सलात वसलाम आला रसूलिल्लाह व आला आलिहि व सहबी अजमैन अल-असर इस्लामी सेंटर बांदा में हर कोई आए आज के इमामत की আপনাদেরকে জানাই আন্তরিক মোবারক আজকের মাসিক সম্মেলনের আয়োজন কিন্তু আটখানি আজকের অনুষ্ঠান সিয়াম ও জিজ্ঞাসা আমাদের মাঝে উপস্থিত আছে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে হাদিস বিষয়ে লিসেন্স শেখ ওমর ফারুক আবদুল্লাহ এবং শেখ সাইফুদ্দিন মিলা আমরা আমাদের সম্মানিত শেখ মিলানের কাছ থেকে আজকে জেনে নিব কিভাবে আমাদের সিয়াম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এশিয়ামের তাৎপর্য কি সিয়াম এবং রমজান এর বিভিন্ন দিক ও বিভাগের উপর শুরুতে আমি আপনাদেরকে অনুরোধ করছি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে লিখিত আকারে প্রশ্নগুলো আমাদের কাছে পাঠিয়ে দেবেন আর মহিলাদের কাছে বন্ধের প্রতি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 উচিত এখানে আমরা রমজানের ক্ষেত্রে মানুষকে তিন ভাগে ভাগ করতে পারি আপনারা খেয়াল করবেন যে আপনারা কোন ভাগের মধ্যে আছেন নিজেকে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন প্রথম প্রকার যারা এই রমজানকে পাওয়ার জন্য অধীর আগ্রহী মানসিক শারীরিক অর্থনৈতিক সামাজিক সর্বদিক থেকে এই রমজানকে গ্রহণ করার জন্য অত্যন্ত গুরুত্ব সহকারে অনেক আগে থেকেই এরা চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে বরং আল্লাহর কাছে দোয়া করতেছেন যেন আল্লাহ এই রমজানের আগে তাকে দুনিয়া থেকে বিদায় না আনেন গত বছর আমাদের সঙ্গে অনেকে রমজানের রোজা রেখেছিলেন আজকে কিন্তু অনেকে মারা গেছেন কি বলেন আপনারা অনেকের দাদা অনেকের নানা অনেকের মা অনেকের বাবা অনেকের স্ত্রী অনেকের স্বামী অনেকের ছেলে অনেকের বন্ধু অনেকের ভাই আত্মীয় স্বজন অনেকেই যারা গত বছর এই রমজান আমাদের সঙ্গে পালন করেছিলেন কিন্তু আজ তারা বিদায় নিয়েছে আমাদের কাছ থেকে প্রথম শ্রেণীর মানুষ যারা এই রমজানকে অনেক আগ্রহ সহকারে গ্রহণ করার জন্য আগে থেকেই তারা তাদের কমর বেঁধে রেডি হয়ে আছেন সাহাবা ইকরাম রাজি আল্লাহ তালা আনহম এই রমজানকে কেন্দ্র করে গোটা বছরই কাঁদতেন ছয় মাস কাঁদতেন রমজানকে পাওয়ার জন্যে আর ছয় মাস কাঁদতেন এই রমজান চলে যাওয়ার ফলে প্রিয়জনকে পাওয়ার জন্য যেমন মানুষ কাঁদে চলে গেলেও কাঁদে কি বলেন আপনারা বাংলাদেশের সুজলা সুফলা কোকিল ডাকা সেই সুন্দর দেশ ছেড়ে যখন চলে এসেছিলেন আপনার বাবা মা বউ বাচ্চা স্ত্রী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই কেঁদেছিল না কাঁদে নাই আবার দুই বছর তিন বছর দেশে যান না তাই বাবা কাঁদে মা কাঁদে টেলিফোনে বউ কাঁদে বাচ্চা কাঁদে কবে আসবেন কাঁদে না কাঁদে না প্রিয়জনকে এই রমজানকে যারা সত্যিকারী মমিন খাঁটি মমিন মুসলমান এরা এই রমজানকে অনেক আগ্রহ সহকারে পাওয়ার জন্য আল্লাহর কাছে আরাধনা করে দোয়া করে তাই সাহাবা ইকরাম রাজি আল্লাহ আনহু ছয় মাস কাঁদতেন আল্লাহ এই রমজান না পেয়ে যেন আমার দুনিয়া থেকে বিদায় না হয় আবার রমজান যখন বিদায় নিত আবার ছয় মাস রমজান এই প্রিয়জন চলে যাওয়ার কারণে আবার এরা ছয় মাস আল্লাহর কাছে কাঁদত তাহলে সত্যিকারে যারা মমিন মুসলমান তারা এই রমজানকে পাওয়ার জন্য আল্লাহর কাছে কাঁদে শারীরিকভাবে মানসিকভাবে অর্থনৈতিকভাবে মনের দিক থেকে পারিবারিক দিক থেকে সব দিক থেকে সে আগ্রহ এবং প্রত্যাশা এবং প্রস্তুতি গ্রহণ করে অনেক আগে থেকেই আর এই রমজানকে তারা এক সুবর্ণ সুযোগ মনে করে আখেরাতের ব্যালেন্স বাড়াবের জন্য এই রমজানকে যথাযথভাবে পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে এই রমজানকে তারা তোবা করে ইস্তেকফার করে সিয়াম করে কেয়াম করে লাইলাতুল কাদার পে কোমরা করে কেয়াম কি বলে ইতেকাফ করে দান সদকা করে যেগুলি পরে আলোচনা আসবে সর্বাত্মক ভাবে এই রমজানকে তারা নিজেদের এক বিরাট সুযোগ মনে করে একে সর্বাত্মক ভাবে সাদরে গ্রহণ করে এই হলো এক শ্রেণীর মমিন মুসলমান যারা রমজানকে কেন্দ্র করে এদের প্রকার দুই নম্বর যারা অনেকে মনে করে অনেকে সারা বছর বলে মনে করেন বিড়ি সিগারেট ছাড়ব হারাম খাওয়া ছাড়বে ফিল্ম দেখা ছাড়বে নামাজ পড়া শুরু করবে উল্টা পাল্টা করা ছাড়বে কয়েক রমজান আসলেই করব। এরকম একটা অনেক কাজকে রমজানের সঙ্গে জড়িয়ে রাখে এই তোবাটা রমজান আসলেই করে ফেলব এই রমজানেই সবকিছু হয়ে যাবে তাই তারা যখন রমজান আসে এরা পাপি এরা অন্যায় করে জুলুম করে খারাপের সঙ্গে অন্যায়ের সঙ্গে এরা জড়িত থাকে রমজানকে যখন পেয়ে যায় তখন এরা এরাদের ভুল ভেঙে যায় দ্বিতীয় শ্রেণীর মানুষ এরা তখন তোবা করে ক্ষমা চায় রমজানে তারা নামাজ ছাড়তো কিন্তু রমজানে পাকা নামাজি হয়ে বাকি জীবন সুন্দর চালাবের চেষ্টা করে অন্য অন্য মাসে কোরআন পড়ার সুযোগ হতো না রমজানে কোরআন পড়ে আগের গ্রুপ কিন্তু সবসময় কোরআন পড়ে রমজানে বেশি করে পড়ে আর এই গ্রুপ সারা বছর হয়তো খবর নেই কিন্তু রমজানকে এরা একটা বড় চান্স মনে করে যার ফলে রমজানে এর আল্লাহর সঙ্গে একটা গভীর সম্পর্ক করে ফেলে এ রমজানে এদের ভুলভ্রান্তিগুলির কাছ থেকে তোবা করে ইস্তেকবার করে এরা আল্লাহর সঙ্গে একটা অদা করে ফেলে যে আর উল্টাপাল্টা করব না বে নামাজিরা নামাজি হয়ে যায় যারা ফিল্ম দেখে ফিল্ম ছেড়ে চোখের এরা কন্ট্রোল করে ফেলে যারা কান যে হারাম শুনে কানকে কন্ট্রোল করে ফেলে যারা কোরআন পড়তে পারত না কোরআন শিখে মোট কথা দ্বিতীয় শ্রেণীর মানুষ এই রমজানকে একটা সুযোগ মনে করে অতীতের সমস্ত উল্টা উল্টাপাল্টাগুলিকে সোজা করে নেওয়ার এক মহান সুযোগ মনে করে নাই এরকম মানুষ আছে না নাই আমরা দেখেছি রমজান মাসে টিভি তালাবন্ধ রমজান মাসে সুদ অনেকে খাওয়া বন্ধ করে দেয় ঘুষ খাওয়া বন্ধ করে দেয় অন্য মাসে নামাজ ঠিক মতো পড়ে না রমজান মাসে পাঁচত্ব পড়ে কোরআন পড়ে না এ পড়ে তাহলে এক শ্রেণীর মমিন পাপি তাপি বান্দারা এই পাপ মচনের এই ক্ষমার এক আল্লাহ রব্বুল আলমিনের এই গুরুত্বপূর্ণ মাসে এসে তারা নিজেকে পবিত্র এবং সুন্দর করে নেওয়ার সুযোগ গ্রহণ করে নেয় তৃতীয় শ্রেণীর মানুষ যারা রমজানকেও সুযোগ গ্রহণ করতে পারে না রমজান মাসে যাদের কি হয় আলসার আর ই হয়ে যায় পেটের গ্যাস্ট্রিক হয়ে যায় এদের না খেয়ে থাকলে নাকি পেটে ব্যথা করে এই রমজান মাসকে তারা সুযোগ হিসাবে নাই না বরং মনে করে এত সময় কি না খেয়ে থাকা যায় এই ভারী কাজ করে কি এই রোজা রাখা যায় অমুকটা তমুকটা বিভিন্ন অজুহাত দেখায় এই রমজানেও তারা বেনামাজি থেকে যায় এই রমজানেও তারা ফিল্ম দেখতেই থাকে এই রমজানেও তারা বিড়ি সিগারেট ছাড়তে পারে না হারাম ছাড়তে পারে না এ রমজানেও এরা সুদ ঘুষ ছাড়তে পারে না এ রমজানেও এরা জেগে জেগে রাত্রে কথা বলে সময় নষ্ট করে এরা তারাবির নামাজে নেই এরা তোবাতে নেই এরা মক্কা গিয়ে উমরা করাতে নেই এরা ভালো কাজে নেই মোট কথা এরা নিজের এই সুবর্ণ সুযোগকে হারিয়ে দেয় যার ফলে যেমন ছিল তেমনই থাকে আবার কেউ কেউ আছে কিছু টুটাফাটা করে এই ভাগের মধ্যে সবাই একই মানের না কেউ টুটাফাটা প্রথম দু একদিন রোজা রাখে এরপরে নাই কেউ দু একদিন নামাজ পড়ে কেউ ইচ্ছা করলে করলো কেউ পড়লো পড়লো আবার অনেকে আছে কি এসব নামাজের গুরুত্ব নাই কিন্তু তারাবি পড়তে হবে কারণ এরা মনে করে যে তারাবি না পড়লে রোজা হবে না এবং মনে রাখতে হবে যারা বেনামাজি তাদের কিন্তু রোজা হবে না যারা বেনামাজি বেঈমান কাফের এরা মুশ্রেক এরা শিখ করে এরা কুপুরি করে যার ফলে এদের কোন ইবাদতই কবল হবে না তবে যদি দ্বিতীয় গ্রুপের মতো এরা তোবা করে নিয়ে রোজা রাখতে পারে তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ তাহলে আমরা এই রমজানকে গ্রহণ করার ক্ষেত্রে মানুষকে তিন ভাগে ভাগ করতে পারলি পারি প্রথম প্রকার মমিন খাঁটি মুসলমান যাদের ব্যালেন্স আছে কিন্তু রমজানে সুযোগটা আরো বড় করে এই রমজানে আরো ব্যালেন্স বাড়িয়ে নেয় আখারিতের আর মহা সুযোগ মনে করে নাই এই রমজানে তারা আল্লাহর সঙ্গে গভীর এক সম্পর্ক করে ফেলে দ্বিতীয় গ্রুপ যারা রমজানকে চান্স মনে করে অতীতের ভুল ভ্রান্তিগুলিকে মিটিয়ে নিয়ে সুন্দর এক নতুন জীবন গড়তে পারে কালো ডায়েরিটাকে বন্ধ করে নতুন ডায়েরি খুলতে পারে আর তৃতীয় গ্রুপ যারা এই রমজান পেয়েও এরা এই রমজানকে হেলাই খেলাই খেলাই ধুলাই গল্প গুজবে রাত্রি জাগরণে উল্টো পাল্টো করে এরা কি নষ্ট করে দেয় এবং আপনারা জানেন যে রমজান আগে রমজানে অনেক মানুষই রমজান পরে রোজা রোজাই হতো নামাজই হতো এখন রমজানেও অনেক মানুষ কারণ এখন স্যাটেলাইটের যুগ টেলিভিশনের যুগ এই ইন্টারনেটের যুগ এখন যত বিধর্মীরা যত মুসলমান একেবারে মানুষ শয়তানরা এই মাসে উল্টো পাল্টো প্রোগ্রাম বিভিন্ন সিরিজ বিভিন্ন নাটক বিভিন্ন গল্প বিভিন্ন উল্টো পাল্টো সব দিয়ে পোলাপানদেরকে বিশেষ করে যুবক যুবতীদেরকে মশগুল করে রাখে ব্যস্ত করে রাখে এই রমজানেও সুযোগ হয় না তাদের আল্লাহর পথে ফিরে আসার এখন আমরা নিজেকে জিজ্ঞেস করি আমি কোন গ্রুপে আছি প্রথম গ্রুপ দ্বিতীয় গ্রুপ না তৃতীয় গ্রুপ কোন গ্রুপে হওয়া উচিত নিজেদেরকে জিজ্ঞেস করলে পেয়ে যাবো আমরা ইনশাল্লাহ ধন্যবাদ সিয়ামের অর্থ কি এর ফজিলত কি এর গুরুত্ব কি এ সম্পর্কে আমরা জানতে চাইব শেখ ওমর ফারুক আবদুল্লাহ কাছ থেকে শেখ ওমর ফারুক আবদুল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين সম্মানিত প্রবাসী ভাতৃবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের মান্যবার সম্মানিত শেখ এখানে উপস্থিত আছেন শুধু উনি বাংলা বিভাগের চেয়ারম্যান তা না বাংলাদেশের যে কজন অলামাদেরকে আমরা মুরব্বী দীক্ষা দেন আলেমদেরকে শিক্ষা এবং দীক্ষা আলেম আলেমদেরকে দিয়ে থাকেন তাদের মধ্যে অন্যতম তিনি আমাদের সবারই ওস্তাদ তার সামনে কথা বলা <laughs> আসলে সব হয় না তবুও হুকুম হচ্ছে বলে বলতে বাধ্য হচ্ছি প্রথমেই আমাকে যে প্রশ্ন করা হয়েছে সিয়াম শব্দের অর্থ কি সিয়াম এটা আরবি শব্দ বাংলায় আমরা এটাকে রোজা বা শ্যাম বলতে পারি যদিও রোজা শব্দ এটি ফার্সি বা উর্দুতে ব্যবহার হয় বাংলায় হুবহু শব্দের ব্যবহার নাই আমরা রোজা বলতে পারি তবু এটা বাংলা শব্দ না আর এটাকে যদি আমরা হুবহু শ্যাম শব্দ নিয়ে নিই শ্যাম শব্দের ব্যবহার আজকাল বাংলা শুরু হয়েছে হচ্ছে ডিকশনারিতে আপনার শ্যাম পাবেন তো শ্যাম সাধনা বলে বলা হয় নিঃসন্দেহে সিয়াম একটি সাধনা সিয়াম শব্দের হুব অর্থ নিলে শাব্দিক অর্থ হল আল এমসাক আরবিতে বলা এমসাক অর্থাৎ বিরত থাকা এখন যদি আমরা বাংলায় বিরত থাকা বলি কে বুঝবে না সিয়াম অর্থ শাব্দিক অর্থ পারিভাষিক অর্থ হল খানা পিনা এবং রোজা ভঙ্গকারী যে উপকরণগুলো আছে সহবাস ইত্যাদি এখান থেকে বিরত থাকা তবে নির্দিষ্ট নিয়মকালীন মেনে নির্দিষ্ট শরীয়তের যে নিয়মক্রম আছে তা মেনে বিরত থাকা এটা পারিভাষিক অর্থে ব্যাখ্যা করলে এমন হয় শরীয়তের যে নিয়মকানুন আছে তা হলো বিরত আমি থাকব কখন থেকে কখন কতক্ষণ বিরত থাকতে হবে সুরে সাদিক থেকে শুরু করে ওই সকাল ভোট যেখানে ফজর নামের টাইম শুরু হচ্ছে যেখানে আমরা আরবিতে দিক বলা হয় বাংলাতে শুভেচ্ছাদিক বলা হয় অর্থাৎ প্রথম ভোর যেখানে শুরু হলো ওখান থেকে নিয়ে একবারে সারা দিন এবং সূর্য অস্ত পর্যন্ত খানা পিনা এবং যাবতীয় সবস ইত্যাদি থেকে রোজাভঙ্গের যে কোনো কারণ থেকে বিরত থাকার নাম হলো রোজা তবে এর সঙ্গে আরেকটি শর্ত শরীরে আছে তা হলো রাত্রি থেকে নিয়োগ থাকতে হবে রাত্রি থেকে নিয়োগ থাকতে হবে এরপরে পয়েন্ট হলো এই রোজার গুরুত্ব এবং হুকুম শরীয়তে ইসলাম ইসলামে শরীয়তে যে বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে তার মধ্যে পাঁচটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যাকে আমরা আরকান ইসলাম বা ইসলামের রোকন সময় বলে থাকি যার উপর পুরো ইসলামটা দাঁড়িয়ে থাকে যে সমস্ত বিষয়ের উপর ইসলামের মূল ভিত্তি তার মধ্যে অন্যতম হল রোজা মহানবী সাল্লাহ সাল্লাম নিজ হাদিসে বলেছেন যে রোজার ভিত্তি মোট পাঁচটি বিষয়ের উপরে এর মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন সৌম রমাদান রমজান মাসে রোজা রাখা সুতরাং যদি কোনো ব্যক্তি এই ভিত্তিকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে রমজানের এই রমজান মাসের রোজা এটা ফরজ শুধু ফরজ না ইসলামের রোকন ফরজের উপরও যার বেশি গুরুত্ব তাকে রোকন বলে আমরা রোকন মানে মূল ভিত্তি সুতরাং সাধারণ ফরজের মতো না ফরজ তো ইসলামে অনেকগুলো আছে অনেক আছে এর মধ্যে পাঁচটি ফরজ হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার কোন কোন ফরজ যদি মানুষ আমল না করে সে সম্পূর্ণ বেইমান হয়ে যাবে যেমন প্রথম যে রোকনটি আছে আসাদু আল্লাহ মোহাম্মদ যদি কেউ অস্বীকার করে বা আমল না করে এটা সে ইসলামে প্রবেশ করবে না এরপর ইসলামে প্রবেশ করার পরে যে মেইন মেইন আর চারটি রোকন আছে নামাজ কায়েম করা জাকাত আদা করা এবং অন্যতম হলো রমজান মাসে কি রোজা রাখা সুতরাং ফরজের উর্ধে জিনিস হল রোজা রমজান মাসে রোজা পালন করা এটা হলো রোকন আমাকে একজন প্রশ্ন করেছিল এখন ইদানিং প্রশ্ন জুমার খোদ্া পরে আমরা বই বিলি করেছি ওখানে তহারা সলা ওখানে লেখা আছে যে কি ওয়াজিব পাঁচ অক্ট নামাজ <laughs> ওয়াজিব লেখা আছে এখানে আরবিতে ওয়াজিব শব্দ বলতে ফরসকে বোঝানো হয় জরুরি বা অত্যাবশ্যক জিনিসকে ওয়াজিব বলা হয় তো অনুবাদে হয়তো বা আমাদের বাংলাতে বা উর্দুতে ওয়াজিব শব্দ পাওয়া হয়েছে এর অর্থ আপনারা জেনে রাখবেন যে ওয়াজিব মানে ফরজ বা অবশ্যকীয় মানে অবশ্যক করতে হবে যেটা যেটাকে আমরা আরবিতে লাজেম জরুরি বলে থাকি একই কথা আর কি যেখানে রমজান মাসে রোজা রাখা শুধু ফরজ না ফরজের ঊর্ধ্বে জিনিস আল্লাহ পাক কালাম পাকে এটাকে ফরজ করেছেন কুতিবা আলাইকুম আহমদুল্লাহ রাজিম কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আল্লাহকুম আল্লাহকুম তাত্তাকুন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে আগের উম্মতের উপরে সিয়াম বা রোজা ফরজ করা হয়েছে হ্যাঁ। এভাবে সমস্ত উম্মতের ঐক্যমতের সমস্ত উম্মতের প্রত্যেক যুগের আলেমদের সবার ঐক্যমতে রোজা শুধু ফরজই না বরং রোকন এটা ইসলামের মেইন ভিত্তি এই কোরআন সন্না এবং এজমা তিনটি প্রমাণের দ্বারা আমরা এর গুরুত্ব বুঝতে পারলাম এরপরে রোজার ফজিলত বিশাল ফজিলত এখান থেকে কিছু বর্ণনা করার চেষ্টা করছি টাইম সময় বোধহয় আমাদের সম্ভব হবে না সবগুলো শেষ করা পয়েন্ট প্রথম ফজিলত হল যে আল্লাপাক রোজা এমন একটি এবাদত এমন একটি রোকন ইসলামের বা এমন একটি ফরজ যে ফরজের প্রতিদান দান করার জন্য পুরস্কার দেওয়ার জন্য স্বয়ং নিজে দায়িত্ব নিয়ে নিয়েছেন আল্লাপাক সুহান আল্লাহ অন্য কোন এবাদতের ব্যাপারে এমন পাওয়া যাচ্ছে না যে আল্লাহাক নিজ হস্তে তার প্রতিদান দান করবেন বা উজ্জ্ব রেখেছেন রোজার ব্যাপারে আল্লাপাক উজ্জ্ব রেখেছেন উল্লেখ করেন নাই যে কি পুরস্কার দান করবেন এবং এটা বলেছেন যে আমি রোজা বান্দা আমার জন্য রেখেছে সুতরাং এর প্রতিদান আমি স্বয়ং নিজ হাতে দান করবো আল্লাহ আকবর কেউ কেউ বলেছেন যে আল্লাহাক স্বয়ং তার প্রতিদান আল্লাহ আকবর কেউ কেউ এটা বলেছেন যদি এটা গ্রহণযোগ্য কথা না অর্থাৎ আচ্ছা, আল্লাপাক দেবেন আল্লাপাক যেমন বড় আমরা তো অনেক ছোট তাই না সৃষ্টি সৃষ্টি জগতের মধ্যে আমরা শ্রেষ্ঠ হলো সৃষ্টি কিন্তু আল্লাপাক তো সবার সৃষ্টিকর্তা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আসমান জমিন সকল সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা তার তিনি যত বড় তার পুরস্কার তত বড় হবে যেমন আমাদের পুরস্কার ইসলামিক সেন্টার থেকে যে পুরস্কার দেওয়া হয় নিঃসন্দেহে এই পুরস্কার আর যদি এখানে ইসলামিক সেন্টার না হয়ে যদি সরাসরি বাদশাহ পুরস্কার দান করতেন তাহলে পুরস্কারটা অনেক বড় হতো না বাচ্চা নয় অল পৃথিবীর যিনি জাতিসংঘের মহাসচিব পুরস্কার দান করলে এটা আরো বড় হবে ঠিক এভাবে যত বড় বড় পদের অধিকারী তার পুরস্কার তত বড় হয় আল্লাপাক সবার সৃষ্টিকর্তা সকল বড় বড় সকল বাদশার বাদশাহ তিনি যত বড় তার পুরস্কার তত বড় হবে সুহান আল্লাহ আমরা অপেক্ষায় থাকবো এই পুরস্কার অপেক্ষায় ইনশাল্লাহ এই জন্য আমরা রোজা অবশ্যই পালন করব দুই নম্বর ফজরত হল আল্লাপাক শুধু পুরস্কার দিবেন তাই না উজ্জ্বল রেখেছেন তাই না এবং কি পুরস্কার দিবে আমরা অপেক্ষা থাকবো এই পুরস্কারের আগেই আল্লাহাক কেমতের মাঠে যে বান্দারা থাকবেন বান্দা বান্দিরা থাকবেন সবাই এর মধ্যে সবাই একসঙ্গে থাকবেন তবে যারা অন্যান্য বান্দা মোমেনদের মধ্যে যারা নেকামল করেন তারা একসঙ্গে থাকবেন কিন্তু যারা রোজা রেখেছেন এদের এদেরকে আলাদা করে রয়্যাল গেস্ট আল্লাহাকের পক্ষ থেকে বাদশার বাদশাহ সকল বাদশাহ যিনি বাদশাহ তার স্পেশাল মেহমান এই মেহমানদেরকে আলাদা করা হবে আলাদা করে আলাদা গেট দিয়ে ঢুকানো হবে তাতে গেট আলাদা থাকবে অন্যান্য জান্নাতিরা স্বাভাবিক অন্যান্য জান্নাতে ঢুকবেন কিন্তু যারা নাকি রোজা রাখবে তাদের জন্য স্পেশাল গেট যার নাম থাকবে রাইজান এই রাইজান নামক গেট দিয়ে আলাপাক বলবেন আই না সয়ামন আলী ওই সমস্ত বান্দা যারা আমার জন্য রোজা পালন করেছে শ্যাম সাধনা করেছে যারা আমার জন্য খানা খানা ত্যাগ করেছিল নাফসের সঙ্গে যুদ্ধ করেছে যুদ্ধ করে অনেক কষ্ট করে আমার জন্য রোজা রেখেছে আল্লাহ করেছিলেন যে প্রতিদান দান করবেন ওই গেট দিয়ে রাইয়ান নামক গেট দিয়ে আল্লাহাক ডাক দিবেন আসো যারা আমার জন্য রেখেছে না এই গেট দিয়ে প্রবেশ করো আল্লাহ আকবর আল্লাহ পাকে সং ডাক এই ডাক আমরা শুনবো ইনশাল্লাহ এই ডাক শুনে আল্লাহ পাকে স্পেশাল গেট দিয়ে আমরা ঢুকবো ইনশাল্লাহ এটা খাস ফজিলত তিন নম্বর ফজিলত হল রোজার যে অনেক আমল এমন আছে যার অনেক ফজিলত বর্ণ করা আছে কিন্তু রোজার একটি খাস ফজিলত তা হল যারা সঠিক ইমান বিশ্বাস নিয়ে তাওহিদ ভিত্তিতে ইমান হতে হবে ইমানের মধ্যে সামান্য শরীর থাকলে ওটা ইমান বলা হয় না যেমন এক মন দুধের মধ্যে যদি একশো টাক নাপাক পড়ে যায় পেশাব পাখানা পড়ে যায় ওখান থেকে গিয়ে সামান্য ফেলে দিয়ে আধা মন ফেলে দিয়ে বাকিটা পাক করা যাবে ইমানটা এমন যদি সামান্য শিখ ওখানে মিশ্রিত হয়ে যায় ওই ইমান গ্রহণযোগ্য না তাওহিদ সঠিক তাওহিদ ভিত্তিতে সহি তাওহিদ ভিত্তিতে ইমান যদি থেকে থাকে বিশ্বাস এই বিশ্বাসের ভিত্তিতে হতে হবে রোজা আর একটি হলো সোয়াবের নিয়ত হতে হবে এমন না যে সবাই রাখা আমি রেখে দেওয়া আরে সবাই করে আমি না করলে কেমন হয় না সবের নেতে আল্লাহবাক প্রতিদান দান করবেন এবং সব আশা প্রত্যেক মোমেন্টে করতে হবে শর্ত হল কয়টি সঠিক সহি ইমান ভিত্তিতে এবং সবের নেতৃত্ব তাদেরকে রোজা রেখে থাকে আল্লাপাকের পক্ষ থেকে মহানবী সাল্লাহ আমাদেরকে ঘোষণা করেছেন তার জীবনের পিছনে কোন আল্লাপাক মাফ করে দিবেন বোখারি এবং মুসলিম হাদিস চার নম্বর ফজরত হল রোজার দ্বারা এক রমজান থেকে অপর রমজানের এই যে মাঝখানে যে এক বছর যদি সঠিক ইমান নিয়ে আসলে আল্লাহকে ভয় করে রোজা রেখে থাকে এবং রোজার যে চাহিদা যে শিক্ষার অন্য থেকে আমরা পাই এই শিক্ষা অনুসারে সারা বছর আমল করে থাকে তাহলে মাঝখানের গোনাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন সুহান আল্লাহ এক বছরের মাঝখানের গোনাগুলো মাফ করে দিবেন মহানবী হাসান বলেন যে পাঁচ অক্ট নামাজ এবং এক জুমা থেকে অপর জুমা এক রমজান থেকে অপর অপর রমজান মাঝখানের গোনাগুলোর জন্য কি হয়ে যায় কাফারা হয়ে যায় ক্ষমা হয়ে যায় সুহান আল্লাহ পাঁচ নম্বর ফজিলত হল কেয়ামতের মাঠে যখন সমস্ত মানুষ নাফসি নাফসি বলবে কি বলবে ভাই ইয়া নফসি বলবো না মারাত্মক ভুল শব্দ ভাই খবরদার বলবেন না ইয়া এটা মতো শব্দ হে আমি যদি হে ইয়া নফসি মানে হে আমার নফস আমি আমাকে ডাকবো কেমন তোমার আল্লাহকে ডাকলে ডাকলে মুখ করে যাবে <laughs> এটা মারাত্মক ভুল শব্দ ইয়া নফসি না বলে সমস্ত আম্বিয়া কিরাম নবীগণ রসুলগণ মহানবী আমাদের শেষ নবী বেঁচে রেখে সমস্ত নবী এবং রাসুলগণ এবং সমস্ত মানুষ সমস্ত আউলিয়া কেরাম বুজুগাহিন সবাই কি বলবে নাফসি নাফসি হে আল্লাহ আমাকে রক্ষা করো হে আল্লাহ আমাকে রক্ষা করো এখন বলুন তো ভাই যদি কোনো পীর সাহেব মুরিদকে গ্যারান্টি দেয় তাকে পার করে নিবে ওই পীর সাহেবকে আম্বিয়া এবং নবীদের উপরে নাকি হ্যাঁ মোটেই তিনি অলি কিনা প্রশ্ন আছে অলি হতে হলে শর্ত আছে কোরআন কালিমে সত্য বর্ণনা করেছেন এখন যদি সত্যিকারে অলি হয় বাস্তবেই হকানি আল্লাহকে নেক বান্ধ হন তবুও তো সে নাফসি বলবে আমাকে বাঁচাও আল্লাহ ওই অলি আপনাকে জানাতে জানাতে প্রবেশ করা গ্যারান্টি করতে দিল মুরিদ সাহেবকে অনেক পীর সাহেব দিয়ে থাকেন আর নিজের জানাতের খবর নাই মরিদানকে জানাতে গ্যারান্টি থাকে সবাই নাফসি নাফসি বলবে কোনো সন্দেহ নেই আমরাও বলবো নাফসি নাফসি সুপারিশ করার মতো সাহস কোন নবীর হবে না একমাত্র মহানবী সাল্লাহ আসলাম সারা সবাই সমস্ত নবী আমি একরাম বলবেন যে যাও অমক নবীর কাছে আমার দ্বারা সম্ভব না মহানবী সাল্লাহ আসলাম মোকামে মাহমুদে দোয়া করবেন আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে হে রাসুল্লাহ হে মোহাম্মদ আপনি মাথা উঠান ইসফাত সাফা সুপারিশ করুন কবুল হবে ওই বিপদ মুহূর্তে কঠিন মুহূর্তে যখন সমস্ত আম্বিয়া কেরাম নবীগণ রাসুলগণ অলিগণ সাহাবা কেরামগণ নাফসি নাফসি আমাকে বাঁচা বলবে আপনার প্রিয় বন্ধু রোজা ওখানে আপনার জন্য সুপারিশ করবে সুহান আল্লাহ তাহলে চিন্তা করুন কত বড় বন্ধু আল্লাহ আকবর এই রোজাকে আমাদের দিন সুপারিশ নিয়ে আসবে মহানবী বলেন আসিয়াম আল কোরআন ইয়াশফা আন আদিয়াম কেয়ামা রোজা এবং কোরআন কোরআনে কারিম ভাই রোজা এবং কোরআন কি বললাম কোরআন যদি কোরআনকে ভালোবাসি কোরআনকে যদি বন্ধু বানাতে পারে যে কোরআন আমাকে ভালোবাসে সম্পর্ক আমার সঙ্গে থাকে কোরআন শিক্ষা শিক্ষা নেওয়া শিক্ষা দেওয়া এবং এরপর আমল দাওয়াত করা এই ভালোবাসা থাকলে ইনশাল্লাহ এই কোরআন আপনার জন্য প্রিয় বন্ধু হবে এবং ওই কঠিন বিপদের মুহূর্তে কোরআন আপনার জন্য সুপারিশ করবে আর কি সুপারিশ করবে রোজা সুপারিশ করবে সুতরাং এই দুই বন্ধুকে যেন কখনো দূরে না রাখি কাছে টেনে নেই বুকে আলিঙ্গন করে নেই কোরআনে কারিম কি হয় আমাদের বন্ধু হতে পারে সে আমরা আমরা আমাদের বড় থেকে বসে শেষ ফজিলত না অন্যটা একটা শব্দ অর্থ দান অর্থ বা এর গুরুত্ব তাৎপর্যের আগে আমাদের শেখ উমার ফারুক আবদুল্লাহ তাড়াতাড়ি বলতে গিয়ে অনেক কিছুই হয়তো ছেড়ে দিচ্ছেন মনে হচ্ছে আমাকে তা আপনার সবকিছু আমাদের বলা সম্ভব হবে না তো ওনার আলোচনার সঙ্গে আমি দুইটা কথা শুধু অ্যাড করতে চাই সেটা হলো যে রোজার একটা বাহ্যিক অর্থ আছে একটা আত্মিক অর্থ আছে বাহ্যিক বলতে বাহ্যিক কিন্তু খানা পিনা এবং স্ত্রী সহবাস্তির বিরোধ থাকা এটা বাহ্যিক বাকি আত্মিক মানে সমস্ত কিছু থেকে বিরত থাকা এখানে কেন আল্লাহ রব্বুল্লা আলমিন শুভে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত পেটের এবং যৌন চাহিদাকে নির্দিষ্ট করে বারণ করে দিয়েছেন এটার এই গুরুত্বের হিকমত হল এই যে মানুষের জীবনে সবচেয়ে চাহিদা দুইটা বড় কি বলেন আপনারা পেটের চাহিদা এবং যৌন চাহিদা পেটের চাহিদা শুরু হয় মার পেটে যখন রু ফুকে দেওয়া হয় আল্লাহ রব্বুল আলমিন মার পচা রক্তকে উত্তম খাদ্য বানিয়ে সবার নাভি দিয়ে নাড়ি দিয়ে এটা খাওয়ার ব্যবস্থা করেন সরবরাহ করেন সুহান মার পেট থেকে বের হওয়ার পরে শুরু হয় খাওয়া দাওয়া মৃত্যুর আগ পর্যন্ত শরবত খেয়ে মানুষ মরে কি বলেন পেট যদি না থাকতো কেউ কি বিদেশ আসতেন কেউ আসতেন না তাহলে পেটের চাহিদা মানুষের সবচেয়ে বড় চাহিদা দ্বিতীয় নম্বর চাহিদা যখন কোন ছেলে মেয়ে যৌবনে পদার্পণ করে তখন তাদের যৌন চাহিদা উকি মারে যার ফলে কত কিছু না করে কেউ মামা বাড়ি পালায় যায় কেউ খালা বাড়ি পালায় যায় কেউ হয়তো ভাবিরে বলে কেউ বন্ধে বলে কি ব্যাপার আমার চিন্তা ভাবনা করছো না ইত্যাদি বিভিন্ন কথা পেট এবং যৌন চাহিদাকে কেন্দ্র করে পৃথিবীতে আজ কত অন্যায় অবিচার উল্টো পাল্টো হচ্ছে না হয় না এইডস এর মতো জঘন্য রোগের কারণ হচ্ছে এই যৌন চাহিদার সঠিক ব্যবহার না করার কারণে পেটের জন্য মানুষ কত অন্যায় কত হারামি কত খারাপি করতেছে না করে না তাহলে একজন মানুষের জীবনের সবচাইতে বড় দুইটা চাহিদাকে যদি পুরো এক মাস চোদ্দ ঘন্টা বা ১৩ ঘন্টা করে কন্ট্রোল করতে পারে তাহলে ছোট ছোট অন্যায় চাহিদাগুলি কন্ট্রোল করতে পারবে না পারবে না পারবে না পারবে না বিড়ি ছাড়তে পারবে না পারবে না সিগারেট মিথ্যা কথা গিবত চুগল করি কারণ এগুলি ছোট জিনিস তাহলে বড় দুইটাকে যদি কন্ট্রোল করতে পারেন ছোটগুলি সব পারবেন এটাই হলো কিন্তু উদ্দেশ্য রোজার এর জন্য আল্লাহ বলছেন আল্লাহ তার কোন তাকুয়া অর্জনের জন্য তাকুয়া কি প্রোডাকশন হয় আমেরিকা থেকে ফ্রান্স থেকে না এটা একটা ইমানি শক্তি যার মাধ্যমে মানুষ ভালো কাজ করতে পারে মন্দ কাজ ছাড়তে পারে তাহলে রোজার বাহ্যিক যে অর্থটার একটা অত্যন্ত গুরুত্ব রয়েছে কেন শুধু পেট এবং যৌন চাহিদা স্থির সহবাসকে নিষেধ করা হয়েছে বাহ্যিকভাবে এই জন্যে যে এই দুটো সবচেয়ে বড় চাহিদা এই দুটো যদি ত্যাগ করতে পারেন বাকিগুলি পারবেন কোনো সন্দেহ নেই এই জন্যে সিয়াম মানে বিরত থাকা এটা তো খাস অর্থ নির্দিষ্ট অর্থ যে শুভে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত খানাপিনা এবং রোজা ভঙ্গের কারণগুলিতে বিরোধ থাকা কিন্তু এর ব্যাপক অর্থ হল সর্বপ্রকার অন্যায় সর্বপ্রকার খারাপি শৈতানি জাহান্নামি এবং বুড়াই থেকে নিজেকে বিরত রাখা চোখকে কানকে হাতকে পাকে বিবেককে অন্তরকে পেটকে হাত সবকিছুকে সমস্ত অন্যায় থেকে বিরত রাখার নাম হচ্ছে কি সিয়াম সকালবেলা সেহরি খাইলেন আবার অনেকে আছে সেহরি খাওয়ার লাস্ট টাইমে ঘড়ি দেখার টানতে থাকে দুই হাতের কাজটা এটা কি রোজা আবার সন্ধ্যার সময় গিয়ে খেয়ে ফেললেন হয় নিজের পাক বা মসজিদে কোথাও এটাকে রোজা বলে না এই ধরনের রোজা রাখা হিন্দুদের হতে পারে খ্রিস্টানদের হতে পারে বাহ্যিকভাবে রোজা না রোজার অর্থ হলো সর্বপ্রকার অন্যায় থেকে অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুকে সবকিছু থেকে বিরত রাখার নাম শিয়া রোজা বা রমজানের অর্থ গরম উত্তপ্ত যখন রৌদ্রের উত্তপ্ত গরম পড়ে বালির ওপরে বালি যখন গরম হয়ে যায় পা রাখা যায় না এটাকে রামাজ বলে এখান থেকে রমাদান অধিক সুপার ডিগ্রি অর্থ আছে এখানে রমজান মানে পুড়িয়ে দেওয়া দাহ করে দেওয়া তাই আপনি কি পুরাবেন রমজান মাসি কি আপনার বাড়ি জ্বালাবেন না আপনার বাড়ি গাড়ি জ্বালাবেন না নিজেকে জ্বালাই দেবেন কি জ্বালাবেন রমজান মানে জ্বালানো কি জ্বালাবেন আপনারা জ্বালাতে হবে আপনার পাপ আপনার অন্যায় আপনার অশ্লীল আপনার নোংরামি আপনার শৈতানি বাটপারি যার নামি যত খারাপ যত নোংরা যত অশ্লীল যত গর্হিত কাজ এই সব কিছুকে জ্বালাতে হবে আর জ্বালাবের জন্য লাগে কি লাগে কাঠি লাগে বারুদ লাগে ঘর্ষণ এটা আলোচনা পরে আসতেছে লাগে কি কাঠি লাগে বারুদ লাগে ঘর্ষণ এই আলোচনা পরে আসবে এটা ধরে রাখেন এই রমজান পোড়াবের জন্য কি দরকার কিভাবে পোড়াবেন আমাদের আর একটা পয়েন্টে আলোচনা আসবে রমজান আমরা একটা ওয়ার্কশপ মনে করতে পারি ওয়ার্কশপ বুঝেন তো জাপান আমেরিকা বা ইন্ডিয়া বা ফ্রান্স গাড়ি একটা প্রোডাকশন করছে তৈরি করছে এই গাড়ি নষ্ট হয় না হয় না এই গাড়ি যখন রং ইউজ করা হয় উল্টা পাল্টা করা হয় গিয়ার এই বা এটা ওটা তখন কি হয় এই গাড়ি নষ্ট হয় না হয় না এই গাড়ি মানুষের বানানো মানুষের বানানো গাড়ি মানুষের ওয়ার্কশপে নিয়ে গিয়ে মেরামত করে ঠিকঠাক করতে হয় বুঝে আসছে না আসে নাই তাই এই যে মানুষ আল্লাহর বানানো গাড়ি মানুষের ওয়ার্কশপে কি ঠিক করা সম্ভব আল্লাহর গাড়ি কি জাপানি গাড়িতে কি বাংলাদেশের বা ইন্ডিয়ার পাশ লাগালে গাড়ি চলবে চলবে না রমজানুল করিম আল্লাহর একটা ওয়ার্কশপ এই যে গাড়িগুলি আমরা পাল্টা চালাইছি না এগারো মাস গাড়িগুলি বানাইছি কি জন্য আল্লাহ আমা খালাকুল জিন্দাউলিন আবুদুল এই গাড়িগুলি বানানো হয়েছে মানুষ বানানো হয়েছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আমরা কি একমাত্র আল্লাহ ইবাদত করি এখন মানুষ শৈতানের বধ করে টাকা পয়সার করে দুনিয়ার করে নফসের করে বউ বাচ্চার করে চাকরি বাকরির করে ফ্যাক্টরির করে হ্যাঁ? বিভিন্ন কিছুর ঘুম খাওয়া দাওয়ার বন্দিগি করে আল্লাহর বন্দিগি থেকে মানুষ অনেক দূরে তাহলে গাড়িটা নষ্ট হয়েছে না হয় নাই আপনার গাড়ি যেই জন্য সৃষ্টি তৈরি ওই কাজ করেন আর মানে গাড়িতে সমস্যা হয়েছে তাহলে আল্লাহর গাড়িকে মেরামত করা দরকার কিনা পরিষ্কার করা দরকার কিনা এই জন্য রমজানের অর্থ এই ওয়ার্কশপে রমজানে আপনার গাড়িটাকে পরিষ্কার করতে হবে যত কিছু সমস্যা দূর করতে হবে যেখানে গ্যারেজ দরকার গ্যারেজ যেখানে মার্বেল ভেঙে গেছে ওখানে মার্বেল কি এটাকে বলে বল যেখানে তেল দেওয়া তেল যেখানে যা দরকার সবকিছু ঠিক করে নিতে হবে রমজানকে আমরা একটা ওয়ার্কশপ মনে করতে পারি এইখানে আমাদের এই গাড়িগুলিকে কি করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে এই হলো রমজানের অর্থ আর সিয়ামের অর্থ যখন আপনি পাঁচ হাজার দুই হাজার তিন হাজার টাকা দিয়ে গাড়িটাকে ওয়ার্কশপটাকে ঠিক ঠিক করে নিয়ে আসবেন এরপরে তো গাড়িটাকে ঠিক চালাবেন না চালাবেন না না আমার উল্টা পাল্টা চালিয়ে আবার টাকার জরিমানা দেবেন ব্যাকল হবে না হবে না রমজানের অর্থ গাড়িটাকে পরিষ্কার করা সব অন্যায় তোবা করে ইস্তেকবার করে যেভাবে সম্ভব এটাকে পরিষ্কার করে আর সিয়ামের অর্থ বিরত থাকা আমাদের শেখ বলছেন বলছেন না বলেন নাই এর মানে এই গাড়িটা আর উল্টা পাল্টা করা যাবে না তাহলে রমজান পরিষ্কার সিয়াম আর উল্টা পাল্টা করা যাবে না বিরত রাখতে হবে দুইটার মাধ্যমে এই গাড়িগুলি ঠিক থাকবে না থাকবে না এই রমজানের ট্রেনিং নিয়ে বাকি এগারো মাস আপনাকে বা বাকি জিন্দগি আপনাকে তাকুয়া ভিত্তিক তাকুয়া কি তাকুয়া কি দাড়িতে তাকুয়া কি এই রুমালে তাকুয়া কি বড় জামাতে অনেকে মনে করে যে বড় দাড়ি বড় টুপি আর বড় পাগড়ি আর বড় জামা এটা তাকুয়ার জামা এটা ভুল ব্যাখ্যা তাকুয়া আল্লাহ বলেন তাকুয়া হা হোনা আর তাকুয়া হা হোনা আর তাকুয়া হা হোনা তিনি বলছেন তাকুয়া অন্তরের মাঝে এটা দেখার জিনিস না যদি আমরা এখন সবার অন্তরগুলি কাটি কার তাক্কা কটুক বড় আর কার ছোট দেখা যাবে বোঝা যাবে ডাক্তার এটা ফিল অনুভব করতে পারবে কিন্তু এক ইমানই শক্তি যার মাধ্যমে মানুষ ভালো কাজ করে মন্দ কাজ ছাড়ে তাকুয়া মানে সমস্ত ভালো কাজ করা আর মন্দ কাজ ছাড়া হলো তাকুয়া এই রমজানকে আমরা একটা ইউনিভার্সিটির সঙ্গে তুলনা করতে পারি কার সঙ্গে ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে সার্টিফিকেট কি পাওয়া যাবে ডিগ্রিটা কি হবে তাকুয়া ডিগ্রিটার নাম কি হবে তাকুয়া আর যারা এই ডিগ্রি পাবে তাদের নাম কি হবে মোত্তাকি ডাক্তারি পাস করলে কি হয় ডাক্তার হয় ঠিক না সার্টিফিকেট এমবিবিএস বা যে যেটা করে ইঞ্জিনিয়ার তাহলে এই রমজান মাস যেন একটা আমাদের জন্য ইউনিভার্সিটি একটা মাদ্রাসা বা স্কুল যাই মনে করেন এই ইউনিভার্সিটিতে আমাদের পরীক্ষা লেখাপড়া করে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট দিতে হবে সার্টিফিকেটের নাম কি তাকুয়া ইমানি এক শক্তি যার শক্তিতে মানুষ সমস্ত ভালো কাজ করবে মন্দ কাজ ছাড়বে আমরা তাজ উল্টা ভালো কাজ ছাড়ি মন্দ কাজ করি কিন্তু এই রমজানের ইউনিভার্সিটিতে এর কোর্স কমপ্লিট করে এর ডিপ্লোমা কমপ্লিট করে বা এর কি বলেন আপনার কিসে এর লেখাপড়া করে সার্টিফিকেট পাবেন তাকোয়া তবে এই সার্টিফিকেটটা ইস্যু করবে কোন board Bangladesh America Oxford university লা সৃষ্টি হবে কোথা থেকে মহানব্বুল আলমিনের কাছ থেকে এখানে ফাঁকি দেওয়ার কোন উপায় আছে চাপা মারার কোন ই আছে এখানে কোনো নকল করার কোন সুবিধা আছে বলবে যে না আমি ঠিকই লিখেছিলাম আমি তো নাম্বার কম দিয়েছে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কোনো নাম্বারের কোথাও কোনো গলতের কোনো কি আশঙ্কাও নেই কি বলেন তাহলে এই তাকুয়া সার্টিফিকেট নেওয়ার জন্য রমজানে আমাদের চেষ্টা করতে হবে আর এই তাকুয়া হয়ে গেলে আপনার নাম হবে কি মোত্তাকি রমজানের গুরুত্ব এর ফজিলত অনেক রমজান মাস কোরআন নাজিলের মাস কি বলেন আপনারা এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে কোন মাসে এই রমজানে শাহ রমাদান আল্লাদি ফিহিল কোরআন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে যারা বলে শয়বরাতে কোরআন নাজিল হয়েছে রমজান মাসের লাইলাতুল কাদর ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কাদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর মহামান্বিত রজনী ভাগ্য রজনী বোকা মুসলমানরা শয়বরাতে ভাগ্য রজনী তলাশ করে ভাগ্য মানে কি ভাগ্যের আরবি কি কদর আর রাত্রের আরবি কি লাইলা তো আল্লাহ তো লাইলাতুল কাদার দিয়েছে এখন মুল্লারা বাড়াই চাড়াই এটা টাইনে টুনে কি করে বলে কোরআন নাজিল হয়েছে সবরাতে আর কোরআন বলতেছে আমি নাজিল হয়েছি রমজান মাসে শাহ রমাদান আল্লাদি ওম জরফিহিল কোরআন কোরআন বলতেছে আমি লাইলাতুল কাদার নাজিল হয়েছি কাদর কোরআন বলতেছে মুবারাকা আমি বরকতপূর্ণ রাত্রি নাজিল হয়েছি কাজী শয়বরাতের নাম দিয়ে পটপকে পেট এবং পকেটের ধান্দা এটা কিন্তু বড় মুশকিল কাজেই এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এক নম্বর এই রমজান মাস যখন আসে ইদা দাখালা রমাদান ফতেহাত আবু আবুল জান্না অগুল্লিকাত আবু আবুল নার রমজান মাস যখন আসে এর সম্মানে এর মর্যাদায় কারণে আল্লাহ রব্বুল্লাহ সমস্ত জান্নাতের দরজাগুলি খুলে দেন এর মানে কি জান্নাতের দরজা খোলা এবার জান্নাতের দিকে দৌড় দেওয়ার চেষ্টা করো প্রবেশ করার চেষ্টা করো আবু আবন্নার জাহান নামের দরজা বন্ধ হয় মানে জাহান নামে যাওয়ার বন্ধ করো জাহান নামে যত কাজ শৈতানি যত কাজ জাহান নামে যত অন্যায় অশ্লীল সব বন্ধ করো আর শয়তানকে কি করা হয় পায়ে বেড়ে বেঁধে দেওয়া হয় যাতে করে বান্দা এই রমজান মাসে জান্নাতের কাজ করতে পারে শয়তান যদি ছোট থাকে তাহলে তো মানুষ ভালো কাজ করতেই পারবে না যার ফলে অনেক মানুষ রমজানে ভালো কাজ করতে পারে তবে প্রশ্ন হতে পারে বলবেন যে অনেক মানুষ তো রমজানেও শয়তানি কাজ করে তাহলে শয়তানকে বাধা কেমনি বাধা বুঝলাম এর উত্তর হলো একটা লহা যদি গরম করেন এক ঘন্টা ঠান্ডা হতে কয়েক ঘন্টা লাগবে তিন ঘন্টা লাগবে না লাগবে না লাগবে না লাগবে না এগারো মাস শয়তানের গরম এক মাসে ঠান্ডা হবে শয়তানি কাণ্ড করবে ডুবেছিল গরম হতে হতে এমন গরম হয়েছে এক মাস না আরো এরকম দু চার বছর ঠান্ডা হওয়া লাগবে এগারো এক যদি এক ঘন্টা তিন ঘন্টা লাগে তাহলে এগারো মাসে কয় মাস লাগবে কমপক্ষে তিন তিরিশে তেত্রিশ ঘন্টা তেত্রিশ মাস তো লাগবে তো ঠান্ডা হবে কোথেকে বরং এমন মানুষ যারা শৈতানকে হার মানিয়ে দেয় বস ঘুমান এবার দরকার নাই আমরা আপনার কাজ চালাচ্ছি এমন মানুষ শৈতানের কাণ্ডমাণ্ড দেখলে আশ্চর্য লাগে কি বলেন কাজেই মানুষ জিন শৈতানকে বদ্ধ করা হলেও মানুষ শৈতানকে তার বাধা হয় না নিজে যেই শৈতান হয়ে গেছে একে তার বাধা হয় না উত্তর হয়েছে না হয়নি আপনাদের এই রমজান মাসে আল্লাহ রব্বুল আলমিন লাইলাতুল কাদারের মতো একটা রাত রেখেছেন বলেন সুহান আল্লাহ আল্লাহর এক বোনাস বোনাস বুঝেন তো মানুষের বোনাস একদিনের দুই দিনে এক মাস দুই মাস হয় আবার ফাঁকি ফুকিও হয় দেয় না নাকি বলেন আপনারা হ্যাঁ কিন্তু আল্লাহর বোনাস লাইলাতুল কদরি মিন আলফি শাহর এক হাজার মাসের চাইতে উত্তম এক হাজার মাস হলে তিরাশি বছর চার মাস হয় তিরাশি বছর চার মাস তিরিশ হাজার রাত্রি হয় একটা রাত্রি আবাদত করলে কত তিরিশ হাজার রাত্রি যদি এক লোক ইবাদত করে যেখানে লাইতুল কাদার নাই যত সব পাবে একটা রাত্রি করলে তা পাবে বলেন সুহান এই রমজান মাসে আল্লাহ রবুল্লা আলমিন অমরাকে রাসুলের সঙ্গে হজ করার সমান সব করে দিয়েছেন সুহান আল্লাহ অন্য মাসে উমরা করলে উমরা হয় কিন্তু এই মাসে উমরা করলে রমজান মাসে রাসুলের সঙ্গে হজ করার সমান নাকি হয় সুহান আল্লাহ এই রমজান মাসে আল্লাহ রবুল্লা আলমিন বান্দাদেরকে ক্ষমা করেন এই রমজান মাসে আল্লাহ রবাহ আলমিন বান্দাদেরকে ক্ষমা করেন বিশেষ করে শেষ রাত্রিতে রমজানের শেষ রাত্রিতে ঈদের রাত্রিতে সাধারণ ক্ষমার জন্য আল্লাহ রবেন বান্দার সাধারণ ক্ষমার ঘোষণা করেন কাজে এই রমজানের গুরুত্ব তাৎপর্য অনেক যেটা বর্ণনা করে আমরা শেষ করতে পারবো না আমরা এটুকুই যদি বুঝি যে রমজান আমাকে পবিত্র করার জন্য রমজান আমাকে পরিষ্কার করার জন্য রমজান আমাকে আখেরাতের ব্যালেন্স বাড়াবার জন্য রমজান একটা ওয়ার্কশপ রমজান একটা ইউনিভার্সিটি তাহলে যথেষ্ট মনে করি ধন্যবাদ শ্যামের হেকমত এবং উপকারিতা কি এটা নিয়ে কিছু পয়েন্ট আলোচনা করে ফেলছি ইতিমধ্যে যেটা প্রথম পয়েন্টটি রোজা এমন একটি ইবাদত যেটা নাকি সবচেয়ে বেশি মানুষের পরিবর্তনে সাহায্য করে মানুষকে নফস যাকে বলে নফস আমারা অর্থাৎ যেটা নাকি আমরা রিপু বলি যে নফস সবসময় মন্দ চায় আর বাংলাতেও ডিকশনারি দেখলে নফসা আম্মারা পাবেন নফসা আম্মারা যেটা অর্থাৎ শুধুমাত্র খারাপ কাজ করতে চায় একে নফসা আম্মারা বলা হয় এই নফসকে সংশোধন করার মতো সবচেয়ে বড় সংশোধন করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হল রোজা সবচেয়ে বড় নফস সবসময় যেটা চায় চাওয়ার আগে নফসের খোরাকি দিতে হয় আর নফসের নফসের খারাপ নফসের খোরাকি হলো খাদ্য ওই যে সে কিছুক্ষণ আগে বললেন একটা হলো যে পেট আর একটা হলো যে লজ্জাস্থান এই দুই দিক থেকে মানুষ বেশি ধ্বংস হয় আর নফস এই দুই দিকে সুযোগ নেয় কিন্তু নফস যদি খোরাক না পায় খারাপ নফস খাদ্য যদি না পায় তখন ওর ওর শক্তি চলে না তো ও দুর্বল হয়ে যায় এজন্য রোজা হলো সবচেয়ে বড় মাধ্যম যেটা নিয়ে কিছুক্ষণ আগে শেখ বিস্তারিত আলোচনা করেছেন এই নফসে আম্মারা নফসকে সংশোধন করা যেখানে আমরা তাস্কিয়াতে নফস নফস বলে সবচেয়ে বড় মাধ্যম হল রোজা এর দ্বারা তাকুয়া অর্জন হয় আর রোজার যেটা হাফ মেইন হেকমত যেটা কিছু করা শেখ বললেন বিস্তারিত আলোচনা হয়ে গেছে অর্থাৎ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে হারাম কাছ থেকে কি রাখা বিরত রাখা এই যে বিরত রাখার কথা বললেন না শাব্দিক অর্থ আরেকটা হল আভ্যন্তরীণ অর্থে আভ্যন্তরীণ অর্থ নিয়ে কিছু করা শেখ যেটা বললেন আল্লাহ পাকও এটা কোরআন পাকে বলেছেন আল্লাহ কুম তার রোজার উদ্দেশ্য হল তাকুয়া অর্জন এটা যদি না হয় তাহলে রোজার যে হেকমত ছিল উদ্দেশ্য ছিল উপকারিতা ছিল সে উপকার আমি পাইনি রোজা হলো উপবাসের মতো যেটা আমি কিছুক্ষণ আগে আপনার শুনলেন দুই নম্বর পয়েন্ট হলো রোজা মানুষকে সহিষ্ণুতা সবুর ধৈর্য এই শিক্ষাদান করে আর সমস্ত পাপ যেটা মানুষ সহজেই ত্যাগ করতে পারে না এখান থেকে এই পাপ ত্যাগ করার ব্যাপারে সবচেয়ে বেশি সাহায্য করে রোজা শুধু রমজান মাসে রোজা না আপনারা অন্য সময়ও মহানবী সাল্লাহ আসলাম তো প্রত্যেক সোমবার এবং বৃহস্পতি রোজা রাখতেন দেখবেন যদি কারো নফস কন্ট্রোলে না আসে কোনোভাবে তাহলে ওই দুই দিনের রোজা সপ্তাহে দুইবার দেখবেন বিশাল কন্ট্রোল পুরা সপ্তাহটাকে পুরা সপ্তাহটাকে কন্ট্রোল করবে এই দুই দিন আর রমজান মাসটা পুরো বছরের জন্য কন্ট্রোল রুম যেটা কিছুক্ষণ আগে শেখ বললেন ওয়ার্কশপ বললেন হ্যাঁ, এখান থেকে এটাকে আপনার নিতে পারে যে এটা একটা কোর্স শিক্ষা কোর্স রমজান একটা মাদ্রাসা এটা একটা শিক্ষা কোর্স অথবা এটা একটা ওয়ার্কশপ এখান থেকে পুরা মাসে পুরা মাসে আমরা যে শিক্ষা নিব যে পাওয়ার নিব যে শক্তি অর্জন করব নফসে আম্মারাকে দমন করার জন্য এই শক্তি সারা বছর চলতে থাকবে চলবে এই শক্তি নিয়ে সারা বছর আমার নফসকে সংশোধন করব। এই শক্তি নিয়ে রুহানি শক্তি রু আর নফসের দ্বন্দ্ব হয় যে কোনো খারাপ কাজ করতে গেলে নফস বলে করব যে খারাপ নফস আমি বললাম কোন কোন জায়গায় নফসকে আবার ভালো শব্দের জন্য ব্যবহার করা হয়েছে নফসে আম্মারা না নফসে আমা অথবা নফসে মানে অন্যায় করলে নফসটাকে গালি দেয় বকা দেয় কেন করলি কেন প্রশ্ন তোলে এটা ঠিক করলি না যেটাকে আমরা বিবেক বলি বিবেক দেখুন কোন অন্যায় করলে মানুষ কি করে কোন অন্যায় করার সঙ্গে সঙ্গে চোর ডাকাত গুন্ডা যাই হোক না কেন অন্যায় করলে অন্য মানুষকে সে যে বুঝ দিক না কেন নিজে বুঝ পায় না হ্যাঁ যদি কোন মানুষের একেবারেই সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় মানে তার কোন বিবেকহীন হয়ে যায় নফসে আমার ছাড়া কোন নফসে তার অন্য কোন গুণ নাই এমন হয়ে গেল অন্য কথা তবে এমন খুব কমই হয় ডাকাতি করলো ডাকাতি মনে করে অন্যায় করলাম চুরি করতে গেলে চুরি করে সেটা অন্যায় করলাম এটা বিবেকটা দংশন করে করতে করতে কখনো সে ভালো হয়ে যাবার তবু করে ভালো হওয়ার সুযোগটা আছে এই সুযোগটার মেইন কারণ হলো তার নাফসের দংশন কেন করলি এই কেন হলো নফসা নফসে লাউমা বেশি বেশি গালি দেয় নফসাকে আস্তে আস্তে এভাবে উন্নতি হতে হতে নফসটাকে কন্ট্রোল করতে করতে দেখা যায় আস্তে আস্তে কি হয়ে যায় আল্লাহ পাকের হুকুমের বাইরে নফস কিছুই করে না আল্লাহ পাক যেখানে রাজি সে তখন সেখানে রাজি তখন মোতমাইন হয়ে যায় আর ওই পর্যায়ে পৌঁছে গেলে আল্লাহ পাক তখন আর কখনো এক মিনিটের জন্য তাকে দুনিয়া রাখবেন না ইশাল্লাহ নফসে মোতমাইন হয়ে গেলে আল্লাহ পাকের ডাক শুনবে ইয়া ইহান ইয়া ইয়া তোমার নফসে মোতমাইন না ইর ইরা ইলা রব্বিকে তোমার প্রভুর কাছে তুমি ফিরে আসো ইয়া তোমার থাকা দরকার নেই তুমি রাজি আল্লাহর উপর আমিও তোমার উপর রাজি আল্লাহর উপর তুমি রাজি আর আল্লাহ তোমার উপর রাজি সুতরাং তোমার এই গন্ধ পৃথিবীতে থাকা দরকার নেই তুমি ফিরে আসো কোথায় আসবো আল্লাহ এর যে এই রব্বিকে রদতে মারদিয়া ফাদ খুলি ফি ইবাদি এসো আমার আগে তোমার মতো আরো বান্দা এসেছে জান্নাতে তার সঙ্গে তুমি ঢুকে যাও আমার জান্নাতে এখানে আল্লাহ পাক আমার জান্নাত বলেছে সুবহান আল্লাহ জান্নাতে তো ঢুকবে কিন্তু আমার জান্নাতে যেহেতু আল্লাহ বান্দা আল্লাহ হয়ে গেছে এজন্য জান্নাতটাকে আমার জান্নাতে আমার বান্দা ঢুকবে সুহান আল্লাহ বিশাল ব্যাপার এটা এই যে নকশা আমার কন্ট্রোল করা এই কন্ট্রোলের সবচেয়ে বড় সুযোগ হলো রমজান মাসের রোজা এই খানা বন্ধ করে দিলে নফস আর কোনো কাজে চলে না শুয়ে যায় এবার শরীরে শক্তি নাই অঙ্গ প্রত্যঙ্গ শক্তি নাই সুতরাং ওই যে লজ্জাস্থান ওখানে তো শক্তি নেই সব শেষ শক্তি শেষ এবার সে কাবু হয়ে গেছে এবার খানা খুঁজে পেটে গেলে অন্য শক্তি সে পায় এই সুযোগে আপনাকে সুযোগ নিতে হবে যাদের কোনো অভ্যাস রয়ে গেছে বদ অভ্যাস রয়ে গেছে নফসকে কন্ট্রোল করতে পারছেন না যেমন ধূমপান অথবা অন্য কোনো এমন ধরনের অভ্যাস ইচ্ছা করলে অনায়াসে এই নফস আম্মাকে আম্মারাকে কন্ট্রোল করে ধূমপান ত্যাগ করতে পারে কেননা মোটামুটি অর্ধেক দিবস চব্বিশ ঘন্টার মোটামুটি অর্ধেক সময়টা সে নফসকে কন্ট্রোল করতে পেরেছে তো নফসকে কন্ট্রোল করতে সাহায্য করো না করো না যদি কন্ট্রোল করতে না পারে একটি রোজাও হবে না দুপুর বেলা হয়ে গেছে বিকাল হয়ে গেছে নফস বলে এবার সিগারেট একটা ধূমপান করে নাও রু বলে কি ও ঠিক আছে করো রোজা তো শেষ না খবরদার করবি না এবার ধুমুক খায় নফস মনে চায় না সময় চায় নফসকে কন্ট্রোল করে এই যে বারো ঘন্টা কন্ট্রোল হয়ে গেল মোটামুটি অর্ধেক দিনটা কন্ট্রোল হয়ে গেল আর বাকি দিনটা একটু শক্তি অর্জন করে সারাদিনের শক্তিটা নিয়ে বললো না পান করবো না যাক সারাদিন যখন করি না এখন আর দাঁড়াতে পান করবো না একেবারে সহজে ত্যাগ করতে পারেন ইচ্ছা করলে কিন্তু যদি এখন না করেন রমজান মাসের বাইরে কত অসম্ভব অসম্ভব তো রমজান মাসের বাইরে তো স্ট্রং থাকে সে নফস এজন্য রমজান মাস হলো বিশাল সুযোগ যে কোনো অভ্যাসকে বদ অভ্যাসকে কন্ট্রোল করার জন্য নফস চায় ধরুন আমার বকাদার অভ্যাস আছে মুখ খারাপ করো মুখ খারাপ পর্যন্ত মুখে গালি গোলাস বাঙালিদের অভ্যাসটা খুব বেশি সাধারণত ওই কোম্পানিতে গেলে কাজ করতে করতে ফোন মানে দেখে একেবারে সোদের তো বুঝে না আমি তোমার কথা শুনি দেখি যে একেবারে খুব রং শব্দ বলে ফেলছে কিন্তু রমজান মাসে তো সম্ভব না রমজান মাসে এগুলো বলতে আলো সস্তা নিষেধ করেছেন সম্পূর্ণ নিষেধ এগুলো করলে রোজা নষ্ট হয়ে যাবে সামনে আসবে ইসান তিন নম্বর উপকারিতা হলো নফসকে হ্যাঁ সহজে রমজান মাসে মাফ যেহেতু কন্ট্রোল এসে গেছে এবার যে সমস্ত ইবাদত বন্দীকে রমজানের বাইরে আপনি করতে পারতেন না পাঁচ রক্ত নামাজ জামাত সরকারে নামাজ হতে পড়তেন জামাত আদা হচ্ছে না একটু অলসতা এই সুযোগটা রমজান মাসে থাকে না রমজান মাস মানে নফ যেহেতু দেবে গেছে আপনার কন্ট্রোল এসেছে নফস বলে যে না ঘরে পড়ো না খবরদার রমজান মাস রোজা রেখেছি জামাত ফরজ চলো এবার মসজিদে টেনে যাচ্ছে আপনি নফসের লেগামটা ধরে ফেলছেন ছাগল দেখেছেন না ছাগল ছাগলকে যদি রশি রশি দিয়ে দড়ি দিয়ে ধরে রাখি আমি উঠকে বা ছাগলকে অথবা কোনো গরুকে সহজে কন্ট্রোল করা যায় কিন্তু যদি হাত হাতের লেগামটা হাতের নাগালের বাইরে চলে যায় তখন তার ধরা সম্ভব হয় না তো রমজান মাসের বাইরে লেগামটা হাতের নাগালের বাইরে থাকে আর রমজান মাস রোজার মাধ্যমে আপনি লেগাম ধরেছেন এবার যেদিকে নেবেন যে কোনো ভালো কাজ করতে চাইলে এবার করতে চাইলে পাঁচ অক্ট নামাজ জামাত পড়া তেরো হাতে কোরআন করা হ্যাঁ দান সত্তা করা শেখদের সংস্পর্শে আসা ইসলাম সেন্টারে এসে শিক্ষা অর্জন করা ইসলাম সেন্টারের ক্লাসগুলো করা ইত্যাদি প্রশ্ন করতে আসা সমস্ত ভালো কাজ ইচ্ছা করলে করতে পারেন আপনার কন্ট্রোলে থাকবে এটা রোজার ফায়দা উপকারিতা এরপরে পাঁচ নম্বর উপকারিতা হল যেহেতু রমজান রোজা একটা বিশাল শিক্ষা এই শিক্ষার মধ্যে অন্যতম শিক্ষা অন্তরটা নরম হয়ে যায় ভাই কি জন্য আল্লাহ জিকিরের জন্য এই শক্ত অন্তরে আল্লাহ জিকির করতে পারে না শক্ত অন্তর আল্লাহ জিকির আসে না একেবারে শক্ত হয়ে যায় পাথরের চেয়ে শক্ত হয়ে যায় আল্লাহ কনে বলেছেন যে পাথরের মধ্যে এমন এমন পাথর আছে যে আল্লাহর ভয়ে সে কি হয় নতজন হয়ে পড়ে যায় কিন্তু অন্তর দলের তলে না নওয়াজ এত শক্ত হয়ে গেছে এই অন্তরটা নরম হয়ে যায় আল্লাহ জিকিরের জন্য এবং অন্যান্য কাজ থেকে সে দুনিয়ার কাজটা কমিয়ে আল্লাহর কাজের আল্লাহর দিকে ঝুঁকা আল্লাহ স্মরণ করা আল্লাহ কথা মানা মানা ইত্যাদি কাজের জন্য তার জন্য সুবিধা হয় রমজান মাসে এই শিক্ষা রমজান থেকে নিয়ে সারা বছরে এই কন্ট্রোল এই পাওয়ারটা রাখতে হবে আর্থিক পাওয়ারটা যেন সারা বছর আমলটা আমি করতে পারি রমজানের যেটা অভ্যাস হবে ভালো অভ্যাস যেটা হবে সারা বছর এটাকে কন্টিনিউ করতে হবে আর রমজানের যে বদ অভ্যাস ত্যাগ করা হলো সারা বছর থেকে কন্টিনিউ রাখতে হবে যেন ওই পেশা আবার ফিরে না যায় তবে হবে আপনার নফসটা আম্মারা থেকে বের হয়ে আপনার নফসে লাউমা এবং আস্তে আস্তে আল্লাহ পাকের বান্দা নফস মোতমাইন হয় আল্লাহ পাকের ডাক শুনবেন ইনশাল্লাহ মৃত্যু লাগে ছয় নম্বর পয়েন্ট হলো রমজান মাসে এই যে এবার বন্দী হচ্ছে এবার বন্দী একটা ভালোবাসা সৃষ্টি হয় না হয় না যেটা কখনো করা সুযোগ হয়নি না করা সুযোগ হচ্ছে একটা জিনিসের সঙ্গে সম্পর্ক আমার নাই ভালোবাসা করতে হবে একেবারে দূরে আমি এবার বন্দী থেকে একেবারে দূরে সম্পর্ক নেই আমার সঙ্গে টাচ নাই দেখা নেই সাক্ষাৎ নেই ভালোবাসা করতে হবে ভালোবাসার জন্য তো দেখা সাক্ষাৎ হতে হয় নাকি মিল মহব্বত দেখা সাক্ষাৎ কাছে আসতে হয় তো এবার বন্ধুকে যখন আমি কাছে করে নিয়েছি আমার আপন হয়ে গেছে ভালোবাসা যখন সৃষ্টি হয়েছে গুণা পাপ কাজে একটা ঘৃণাও সৃষ্টি হয় রমজান হয় না এসব নোংরা কাজ করতাম মন বদভ্যাস ছিল আলহামদুলিল্লাহ রমজান মাসে ত্যাগ করতে পেরেছি এইটাকে কন্টিনিউ করে রাখতে পারলে রমজানের শিক্ষা আপনার কাজে লাগবে এবং রমজান থেকে শিক্ষা নেওয়া সম্ভব হবে সাত নম্বর হলো দুনিয়া মানুষ এমন একটা জিনিস দুনিয়া দেখলে ধরতে চায় কাঁচা ওই যে বাংলায় বলে যে মানুষকে কোন কোনো জিনিসের লোভ ছাড়তে পারে না এর মধ্যে কাঁচা মাছ কাঁচা মাছ মানে এমন হোটেলে পাক করা আছে এর লোভটা কমই হয় কিন্তু যদি দেখেন যে বর্ষা হয়েছে পানি হয়েছে বৃষ্টি হয়েছে পানি আপনার রাস্তা দিয়ে বাড়ির সামনে রাস্তা দিয়ে পানি পানি বেয়ে যাচ্ছে বিশাল একটা রুই মাছ হ্যাঁ? চার পাঁচ কেজি হবে লোভ সামলাতে পারবেন দৌড়া গিয়ে জীবনে আপনি মাছ ধরে অভ্যাস দৌড়ে গিয়ে হাত দিবেন কেন এইটা কাঁচা মাছের লোভ লাগে মানুষের বেশি থাকে দৌড়া গিয়ে একেবারে কখনো না পারলে বাড়ির সামনে মাছ যাচ্ছে ধরে নি ধরে নিবে দুনিয়াটা এমন দুনিয়া খালি ধরতেছে মানুষ আমার শিং শেখ বললেন যে শিং মাছ কই মাছ ধরে ফোটা খেয়েছেন আর যদি বড় মাছ হয় পাঁচ সাত কেজির রুই মাছ হয় তার তো কোনো কথাই নেই <laughs> ইলিশ মাছের তো কোনো কথাই নেই তো অনেক কষ্টের মাছ ধরতে গিয়ে কাঁটাও খায় শিং মাছ কই মাছ তারপরে ছাড়ে না দুনিয়াটা এমন জিনিস সবাই ধরতে চায় যত বড় হোক না কেন তার আশাটা আরো বড় করে সম্ভব না এই পার্থিব সামান্য বয়সে তেষট্টি বছর বয়স ষাট বছর সত্তর বছর বয়সে সম্ভব না সব অর্জন করা তো বিশাল বেশি আশা করে বিরাট আশা রমজান মাসে রোজার দ্বারা এই আশা কিছুটা কমে যায় যখন নফস এইটা আশা করার আসল মেইন কন্ট্রোল রুম কোথায় নফস নফসে আমার যেটা বললাম এই যে খারাপ নফস বেশি বেশি আশা করে আপনার শক্তিতে কোলায় না তবুও তবুও এটা করে নওয়াজবিল্লাহ চাকরিতে বেতন যত টাকা পায় এর দ্বারা সম্ভব হয় না নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হয় কিন্তু নফসে বলে যে না মিষ্টি খেতে হবে অতিরিক্ত খরচ এত কেজি মিষ্টি লাগবে এত কেজি এতবার বিরিয়ানি খেতে হবে সম্ভব না তখন নফস কি বুদ্ধি জানেন বলে যে টাকা নেই টাকা চুরি করো দুর্নীতি করো ঘুষ নাও নওয়াজ এই ফুসকা সারা বছর এটাকে তাকে তাকে বিরক্ত করে নওয়াজবিল্লাহ এক সময় সে বাধ্য হয়ে বউ আবার সময় নওয়াজবিল্লাহ খারাপ বউ হলে দিন বেদিন বউ হলে এই নকশা আমাকে সাহায্য করা কি করলে তো চাকরি করলো না কিছুই তো করতে পারো ছেলে পেলে একটা ভালো জিনিস খাওয়াতে পারো না খালি ওই আছে নিয়মতান্ত্রিক হয়ে চাইল দেয়াল অমক তমক হ্যাঁ কিছু সবাই তো বড় লোক হচ্ছে বিল্ডিং বাড়ি তৈরি করে যা কিনলো তুমি কি করলে এবার চিন্তা করতে নফসকে সাহায্য করলো আরে ভাই দু একবার দু একটা দান নিয়ে দেখি এই যে নওয়াজ দুনিয়ার লোভ বিশাল লোভ এত লোভ যে দুনিয়ার সাথে তার লোভ বড় নওয়াজবিল্লাহ যদি ষাটটা দুনিয়া দেওয়া হয় তো লোভ শেষ হবে না এই যে নফসা আম্মার লোভ এই নফসা আম্মা তাকে কন্ট্রোল করে যেহেতু রমজান মাসে নফসা আম্মারা কন্ট্রোল হয়ে গেছে আপনার লেগাম ধরে ফেলছেন এবার দুনিয়ার লোভ একটু কমে যায় সোহান আল্লাহ রমজানে আর আখেরাত মুখী হয়ে যায় দুনিয়া বিমুখী হয় আখেরাত মুখী হয় রমজান মাসে সম্ভব এটা রোজার দ্বারা সম্ভব এই রোজা রেখে যখন এই শিক্ষা যখন আমরা নিলাম রমজানের এই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই শিক্ষা যখন সারা বছর থাকে তাহলে জীবন হারাম হারাম আপনাকে স্পর্শ করবে না রমজান মাসে সারা বছর তো বিরিয়ানি আর ভালো খাওয়া গোশ রুটির অভাব নেই মানে রসনা বিলাস যাকে বলে আমরা একটা আমরা প্রবন্ধ পড়েছি রসনা বিলাস সবাই তো সৈয়দ মুস্তফা সাহেবের দোকানে ভালো করে উল্লেখ করেছেন যে রমজান মাসে রসনা বিলাস সবাই বেশি হয়ে যায় যারা কিছুক্ষণ আগে সেকে বলেছেন রমজান মাসে যদি রমজানের বাইরের চেয়ে খানা পিনার ভোগ বেশি হয়ে যায় বুঝতে হবে রমজানের মোটেই অর্থ সে বোঝে নেই রোজার অর্থ বোঝে নেই ওই যে কিছুক্ষণ আগে বললেন যে শেখ কমাতে হবে কন্ট্রোল আসতে হবে খানা পিনা সবকিছু কমাইতে হবে তো রমজান মাসের আসলটা তো খানা কমিয়ে দেওয়া তাই না মহানবী সাল্লাহাম ওই যে সুনতে আসর আসবে যেটা আমল ছিল কিছু খেজুর কয়েকটা খেজুর রেখে সেরে করতেন আমরা তো সেরে তো আমদানি বেশি আর ইফতারিতে কোনো কথাই নেই কোনো কথাই নেই আগের চেয়ে বাড়িতে রমজানের হ্যাঁ? মহারা খুব বেশি দেখবেন যে একেবারে আইটেম বেড়ে গেছে রমজানের অর্থ আমরা বুঝি নাই রোজা অর্থ বুঝি নাই রমজানে কাজ দিবেন আরো নাস আরো স্ট্রং হয়ে যাবে নজবুল্লাহ না এমন না তো রমজান মাসে অন্তপক্ষে দিনের বেলায় না খেয়ে থেকে ক্ষুধা এবং তৃষ্ণার কি কষ্ট এটা বোঝার সুযোগ হয় রমজান মাসে হয় না ভাই মনে চারে তো কোটিপতি কিন্তু খেতে পারে না তখন বোঝে যে গরিব মিসকিন কি হয় সারা বছর কষ্ট পায় এই মিসকিনদের ভালোবাসা রমজান মাসের দিনের বেলা খুব ভালো করে বোঝে রে আমার তো একটু হ্যাঁ, দশ ঘন্টা বারো ঘন্টা কত কষ্ট হচ্ছে ওরা না সারা বছর না খেয়ে থাকে কি কষ্ট না হয় নয় নম্বর শিক্ষা হলো এখানে রমজান মাসে কোটিপতি হাজার কোটিপতি ওকে যদি দশ ঘন্টা নাকে থাকতে হয় একটা মিসকিন যে মোটেই খানা পায় না ওর জন্য সুবিধা হয়েছে সারা বছর নাকে থাকে এবার রোজার মধ্যে নাকে থাকলে তো আর সহ পাচ্ছে রোজা হচ্ছে জানাতে পারছি ইনশাল্লাহ তো সুবিধা হয়ে গেল দু একটা খেলু টুজু খেয়ে বা দু একটা লোকমা বা চাল দু তিন মুঠ চাল খেয়ে সে রেখে দেবে রোজা রেখে দিচ্ছে রোজা রাখলো ওই বেচারা বিশাল খানার আয়োজন করেছে কোরমা ইত্যাদি খেয়ে রোজা রাখলো আর ওই বেচারা দুই মুঠ চাল খেয়ে তিন মুঠ চাল খেয়ে রোজা রাখলো দশ ঘন্টা বা পনেরো যাই বারো ঘন্টা যাই হোক রোজার যে টাইমটা আছে দিনের বেলা ওই টাইমটা ওই বেচারা সম্পূর্ণ ক্ষুদা তৃষ্ণা হাজার লাখ লোক কিছু খেতে পারছে না আর ওই বেচারা মিসকিন সেও খেতে পারে না পার্থক্য আছে তাহলে এখানে গরিব মিসকিন সমান হয়ে গেছে সাম্যতা সাম্য বলে শিক্ষা এখান থেকে পাচ্ছে তুমিও যা গরিব বলে হ্যাঁ বেটা দেখো তুমিও যা আমিও তা এখানে দিনের বেলা কোনো ব্যাসকাম না রাত্রি ব্যাসকাম করলে করো কিন্তু দিনের বেলা আমি আর তুমি সমান একেবারে সবাই সমান হয়ে গেছে ইসলামের মহাশিক্ষা সাম্যবাদ এই সাম্যবাদের শিক্ষা এখানে রমজান থেকে আমরা পাচ্ছি এবং এই শিক্ষা কন্টিনিউ করতে হবে অন্য অন্য সময় আপনার কোটি আছে একটা অংশ তাকেও দিন যেন আমরা কি এই যে সমতা একেবারে বিশাল অসমতা সমাজে এই জন্য তো দ্বন্দ্ব সৃষ্টি হয় হিংসা সৃষ্টি হয় একটা অংশ গরিবকে দিলে যেটা জাকাত বলে দিই বা সৎকা বলে দিই তাহলে হিংসা দূর হবে আপনার ভালোবাসা সৃষ্টি হবে সমাজ ভালো হবে আপনার শান্তি থাকবেন তারাও শান্তিতে বসবাস করবে দশ নম্বর শিক্ষা হলো এই যে একটা নিয়মতান্ত্রিক ভাবে ভোরে খেয়ে আবার সারাদিন রাখিয়ে থাকতে হচ্ছে ইচ্ছা করলে কোনো কিছু খাওয়া যায় না টানা যায় না বদভ্যাস থাকলেও করা যায় না মুখে গালি আসলেও বলা যায় না তাহলে যদি কেউ আপনাকে গালি দিতে না আপনি পারবেন না পারমিশন নাই হজের মতো একজন কেউ আঘাত করলো মারলো আপনি মারতে পারবেন না মানে দুজনে হজ শেষ রমজান মাসেও তাই গালি গলাস করলে মুখ খারাপ করলে কেউ করলে আপনি যদি করে দেন উল্টা উত্তর দেন কারণ হুবে উত্তর দিলাম অসুবিধা কি আপনারটাও শেষ এই যে শিক্ষা একটা নিয়মতান্ত্রিক জীবনযাপনের শিক্ষা রমজান থেকে মানতে পারি ইসলাম কত সবচেয়ে বেশি নিয়মতান্ত্রিক এবং সবচেয়ে বেশি নিয়ম ডিসিপ্লিন ইসলাম শিক্ষা দিয়েছে অন্য কোন ধর্মের তো ডিসিপ্লিন নেই এই ডিসিপ্লিন এবং নিয়মতান্ত্রিক শিক্ষা রমজান থেকে মানতে পারে আরেকটি কথা একইভাবে একই নিয়মে ওর পৃথিবীর সকল উম্মত একই কাজ করে রমজান মাসে নাকি অন্য কাজ করে বলে আমেরিকার মুসলিমরা অন্য কিছু করবে রমজানের নিয়ম রোজার নিয়ম আলাদা আমাদের নিয়ম আলাদা এক নাকি এক না দুই অল পৃথিবীর মানুষের সমস্ত উম্মতকে হ্যাঁ, এক করার ব্যাপারে রমজানের বিশেষ শিক্ষা আছে কেমনে সব উম্মত একই অবস্থায় একই সময় একই নিয়মে রোজা রাখে কোন বেশ কম নেই তাহলে উম্মতের ঐক্য হচ্ছে না হচ্ছে না ঐক্য এই রমজান থেকে ঐক্য শিক্ষা দিতে হবে শিয়াম থেকে যে শিক্ষা আমাদেরকে ঐক্য শিক্ষা দিল এই ঐক্য ধরে রাখতে হবে বাকি কন্টিনিউ করে অন্যান্য সময়ও তবে মুসলিম সমাজ আবার আগের সব সমাজে ফিরে যাবে সোনালী যুগে ফিরে যাবে এগারো নম্বর রমজান থেকে মানুষকে আরো কি শিক্ষা দেয় উপকারিতা কি রমজান মাসে দিনের বেলা যখন খাচ্ছে না পরহেজ অর্থাৎ ইচ্ছা করলে খাওয়া সবকিছু হালাল হলে খাওয়া যায় না হালাল জিনিসকে হারাম করে ফেলছে ফেলছে না করতে হালাল জিনিসকে হারাম করে বেশি খাওয়া যাচ্ছে না এখান থেকে বিশালভাবে আমরা এই যে চলাফেরার একটা নিয়মতান্ত্রিকতা এবং পরহেজ বেছে বেছে চলা চাইলেও খাওয়া যাবে না হ্যাঁ মনে চাইলে কি খাওয়া যাবে না রমজানের পরে তো আমরা মনে চাইলে খাইনি উপকারিতা খারাপ ভালো মন্দ স্বাস্থ্যের জন্য উপকার হবে না ক্ষতি হবে বেশি না খায় আগে নেই তারপরে মুখে রসনাবিলাস মুখে চাইলেও মনে চাইলেও খায় নিচ্ছে দেখা গেল যে মারাত্মক রোগ সৃষ্টি হচ্ছে এবং এই রোগে জন্য সে নিজে দেয় যে কোনো রোগের জন্য এই জন্য মোস্তফা লুৎফিন মনফুলুতির একটা কিতাব আছে আর নজরাতুল আবরাত ওখানে উনি উল্লেখ করেছেন এই মিশরি সাহিত্যিক বলছেন যে মানে <laughs> মারাত্মক কথা বলে যে বেতনাতুল আগ্নিয়া জরুন আলাল ফকারা <laughs> বড় লোকদের যে পেটের ব্যথা হয় এটা ফকিরদের জুলুমের কারণ হয়েছে <laughs> বুঝতে পারলেন তো মানে জুলুম করেছে ওদের হক দেয়নি বেশি বেশি খেয়ে অতিরিক্ত খাবার খেয়ে অতিরিক্তটা উচিত ছিল তার সমপরিমাণ খেয়ে পরহেজ করে বাসাই করে সব মৃত ব্যয় হয়ে দাঁত যত প্রয়োজন আছে প্রয়োজনটুক খেয়ে বাকিটুক মিসকিনকে দেওয়া গরিবকে দেওয়া দরকার ছিল ওইটুক করে নেই বলে তো পেটের অসুখ হচ্ছে তাহলে যত পেটের অসুখ বড় লোকদের এটা গরিবদের উপর জুলুম জুলুমের প্রমাণ <laughs> এটা বলেছেন এখান থেকে আমার শিক্ষা নেই যে পরহেজ করতে পারি এই পরহেজ করে মানে বেঁচে চলাটা হলো মূল চিকিৎসা সমস্ত রোগের চিকিৎসা হলো এটা বেঁচে চলা হ্যাঁ তো যাই না রমজান সারা বাকি বছর মাসগুলোতে শরীরের মধ্যে অতিরিক্ত খেয়ে যে অতিরিক্ত পয়জনগুলো সৃষ্টি হয় অতিরিক্ত সবকিছু অতিরিক্ত মানে মন্দ এই অতিরিক্ত যে খাবারের খাদ্য রস বা পান সৃষ্টি হচ্ছে এর দ্বারা অনেক রোগ বিমারি হয় সুগার থেকে শুরু করে ব্লাড প্রেশার থেকে শুরু করে অন্যান্য রোগ রোগ বিমারি হয় রমজান মাস তো এর বিশাল চিকিৎসা এক মাস সমস্ত কিছু কন্ট্রোল হবে আমি জানি আমি জানি অনেক মানুষ সম্পর্কে যদি তারা নিয়মিত অনেকে কেমন আছে নিয়মিত যদি রোজার সুন্নত আমল করে রমজান মাসে রোজা ফরস এবং সপ্তাহে দুদিন রোজা যদি রাখা আমল করে অনেকে বলে রোগের চিকিৎসার প্রয়োজন হয় না ওষুধের প্রয়োজন হয় না ওই দুই দিনেই কন্ট্রোল হয়ে যাচ্ছে অতিরিক্ত যে খাদ্য রস শরীর মধ্যে জমে গেছে এটা দুই দিনের না খেয়ে থাকাতে সপ্তাহে কন্ট্রোল হয়ে গেছে আর রমজান মাসে তো এক মাস এক মাসে সমস্ত অতিরিক্ত খাদ্য রস সবগুলো কি হয়ে যায় তার ভ্যানেজ করে দেয় বিশাল চিকিৎসা রমজান মাসের চিকিৎসা নিতে রোজা রাখবো না কিন্তু অটোমেটিক চিকিৎসা হয়ে যাবে তবে সেহেরি খাওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা খেতে হবে এবং ইফতারের সময় হুঁশ করে ইফতারি করতে হবে সুন্নত তরিকা ইফতারি করতে হবে হ্যাঁ রমজান মাসের রমজানের রোজার আরেকটি উপকার হল যে মানুষ এখানে যারা নিজেকে কন্ট্রোল করতে পারে না বিশেষ করে অবিবাহিত যারা আছে অধিকাংশ তো এখনো বিবাহ করেননি তাই না এদের যে কন্ট্রোল হয় না অনেক সময় শারীরিক কন্ট্রোল দৃষ্টি কন্ট্রোল সে কিছু কিছুক্ষণ আগে সে এটা আলোচনা এনেছেন হ্যাঁ? এবং লজ্জাস্থানকে সংরক্ষিত রাখা মহানবী সাল্লাহ আসলামের বিশাল ঘোষণা দুটি জিনিসের সংরক্ষণ করতে পারলে দুই জিনিসের জমানত দিলে মহানবী সাল্লাহ আসলাম তার জমানত নিজে নিয়েছেন জমানত দিলেন তো দায়িত্ব নেওয়া আর কি দুই জিনিস এই দুই জিনিসের জমানত রমজান মাসে আপনার জন্য সম্ভব একটি হল জেহবা আর একটি হল লজ্জাস্থান মহানবী বলেন এই দুই জিনিসের জমানত সংরক্ষণের জমানত তুমি দাও আমি তোমার জান্নাতের জমানত দিচ্ছি সুহান আল্লাহ আজ মানল জাননা যে ব্যক্তি তাহলে এই দুই জিনিস জিব্বাকে কন্ট্রোল করা কেন রোজা মাসে আপনি যদি উল্টা পাল্টা বলেন তাহলে তো শেষ কিছুক্ষণ কিছুক্ষণ পরে রমজানের সুনতের মধ্যে আসবে জবান কন্ট্রোল না হলে আবল তবল আবকা বকলে হ্যাঁ পাপ কথাখান থেকে বের করলে রোজা শেষ ওই যে বললাম উপবাস উপবাস হবে আর আরেকটি হল দৃষ্টিশক্তি লজ্জাস্থান এই দুই জিনিসের কন্ট্রোল লব্ধস্থান কন্ট্রোল সম্ভব না যদি এর যে কি বলে কন্ট্রোল রুম যেখান থেকে remote remote remote control remote control যদি আমি কন্ট্রোল না করি রিমোট তো কন্ট্রোল করে তাহলে লজ্জাস্থানে সংরক্ষণ সম্ভব না রিমোটটাকে সেটা হলো চক্ষু দৃষ্টি এই চোখে গিয়ে প্রথমে পড়ে এরপরে মনে আসে এরপরে বাকি অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট আমরা বলে হুকুম দেয় যে এই করো অমক করো তমক করো অন্যায় করতে বাধ্য করে এই কন্ট্রোল হলো কন্ট্রোল হলো দৃষ্টি এই দৃষ্টিকে কন্ট্রোল করতে পারলে অন্যায় জিনিস না দেখলে অন্যায় জিনিস না বললে মুখকে কন্ট্রোল করতে পারলে আপনার রোজা হয়ে গেছে রোজারা হাকিকত হেকমত এবং আসল ব্যবহার বুঝতে পেরেছেন তখন দেখবেন সব কন্ট্রোল হবে লজ্জাস্থান কন্ট্রোল করা এবং জিব্বা কন্ট্রোল করার জন্য রমজান মাসের রোজা থেকে শিক্ষা নিতে হবে এই দুই জিনিসের কন্ট্রোল সবচেয়ে বেশি হয় রোজা রোজা অবস্থায় লজ্জাস্থানে কন্ট্রোল ইচ্ছা করলে কিছু করা যাচ্ছে না এবং ইচ্ছা করলে এবং হালাল জিনিস যেটা আমার রোজার বেঁচে রেখে মাগরে পরে হালাল হবে তা আমি করতে পারছি না তাই হালালকে হালাম করে দিচ্ছে যেমন স্ত্রী সৌবাস হারাম রমজান মাসে রোজার অবস্থায় করা যাচ্ছে না তাহলে এবার দৃষ্টিকে কন্ট্রোল করলে ইনশাআল্লাহ আপনার রোজার শিক্ষা পেয়েছি আমরা এবং সবকিছু কন্ট্রোল হবে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে এই জন্য এই দুই জিনিসের কন্ট্রোলের শিক্ষা আমাকে নিতে হবে রমজান থেকে রমজান মাসের রোজা থেকে এবং এটাকে কন্টিনিউ করতে হবে আমি আগে বলেছি রমজানের প্রত্যেকটা শিক্ষা কন্টিনিউ করলে বুঝতে হবে রোজা আমাকে ধরেছে আমি রোজাকে ধরেছি রমজান আমাকে ধরেছে আমি রমজানকে ধরেছি মানে সম্পর্ক না দূরে এখন নিলাম ধরলাম না শক্ত করে ছেড়ে দিলাম এই কোন রকম ধরে রাখলাম কোন রকম জানা এবার রমজান নাম চলে গেল ছেড়ে দিলাম কি লাভ হলো রমজান হলো করে শিক্ষা লাভ হলো না এজন্য রমজান থেকে শিক্ষা নিতে হবে এই শিক্ষা কন্টিনিউ করতে হবে সারা বছর যদি রমজান থেকে শিক্ষা ভালোভাবে বুঝে শুনে নিয়ে নি ইনশাল্লাহ কন্টিনিউ হবে যার কন্টিনিউ হয় না বুঝতে হবে শিক্ষা নেয়নি এই জন্য আল্লাহাক আমাদের সবাইকে তফিক দান করুন রমজান মাসের এই মহান শিক্ষা উপকারিতা এবং হেকমত বুঝে রোজা রাখবো এবং এটাকে কন্টিনিউ করবো সারা বছর আল্লাহ আমাদের সত্যি জানলাম যে রোজা ফরজ ইসলামের পাঁচটি রুকুনের অন্যতম একটি রোকন কিন্তু এই রোজা ফরজ কার উপরে এটা আমাদের জানা উচিত ছয়টা শর্ত এই রোজা ফরজ হওয়ার জন্য আমার সঙ্গে আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন এক নম্বরে মুসলিম হতে হবে কোনো কাফের কোনো বেদিন কোন বেইমানের উপরে রোজা ফরজ নয় আর এই জন্য আমি প্রথমে বলেছি যে যারা বেনামাজি তারা যদি নামাজ তোবা করে শুরু না করে মাঝে মাঝে পরে মাঝে ওইভাবে আগের মতোই ছাড়ে তাহলে বলবো তারপর রোজায় ফরজ হয় নাই আর ওইভাবে যদি করে তো রোজাও হবে না বিশেষ করে আমাদের মহিলাদের মধ্যে এই প্রভাবটা বেশি রয়েছে অনেক মহিলা নামাজ পড়ে না কিন্তু রোজা ছাড়তে রাজি না রোজা রাখতে খুব পটু যে সমস্ত মেয়েরা বা যে কোনো মানুষ বেনামাজি মানে সে মুসলিম না তাহলে রোজা রেখে কোনো ফায়দা হবে না এজন্য এক নম্বর শর্ত তাকে মুসলিম হতে হবে কোনো বেঈমান কোনো কাফের কোনো বেদিনের উপরে কি রোজা ফরজ নাই রোজার দিনের বেলা যদি কোনো অমুসলিম মুসলমান হয়ে যায় তাহলে তাকে তখন থেকেই বাকি সময়টা মনে করেন যে নামাজ সময় মুসলমান হয়ে গেল বাকি সময়টা তাকে বিরত থাকতে হবে খানাপিনা থেকে এই রমজান মাসের সম্মানার্থে যদিও তার জন্য যদি প্রয়োজন হয় কাউকে না দেখে খেতে পারে খাওয়া যায় যাচ্ছে কিন্তু না খাওয়াটাই কি তার জন্য উত্তম দুই নম্বর শর্ত হলো কি তাকে সাবালক হতে হবে কোন নাবালক ছোট শিশুদের প্রতি কি রোজা ফরজ না তবে ছোট বাচ্চাদেরকে রোজা রাখা অভ্যাস করাতে হবে সাহাবা ইকরাম রাজি আল্লাহ আনহম এত ছোট বাচ্চাকে রোজা রাখাতেন বোখারি শরীফ এসেছে যে বাচ্চারা খাওয়ার জন্য কান্না করলে তাদেরকে পুতুল বা সেই যুগের খেলনা দিয়ে ভুলিয়ে রাখত কত বছরের বাচ্চাকে খেলনা দিয়ে ভুলে রাখা সম্ভব আমাদের পোলাপান্ত এখন বেশ চালাক হ্যাঁ তুমি আমার খাওয়া দিবে না তাই এটা ফেলো জানলা দিয়ে ফিক মারবে বা লাথি মারবে কানা নিয়ে আসো তাহলে কত ছোট বাচ্চাকে কারণ যদি ছোট বাচ্চাকে কোনো ইবাদত করান এক নম্বরে সে এটাতে আগ্রহী হবে এটাতে সে অভ্যস্ত হবে বড় হলে করতে অভ্যস্ত হবে এবং এর নেকিটা আপনি বাবা মা পাবেন সুবাহ হাসিম ছোট ছেলে মেয়েরা যত ভালো কাজ করবে এর সব সবগুলিকে পাবে বাবা বাবা কারণ তখনও তার প্রতি কিছু ফরজ হয় নাই কাজে নাবালক শিশু ছোট বাচ্চাদেরকে অভ্যাস করানো দরকার আমাদের আবার আছে বাচ্চা ম্যাট্রিক পরীক্ষা দেবে কয় না এখন বাচ্চা বড়ই হয় নাই তাই সাবালক হবে কিভাবে বুঝবেন সাবালক হওয়ার ভালো করে খেয়াল করেন কারণ সবার ঘরে ছেলে মেয়ে আসবে অনেক সময় মারা বাবারা জানে না ছেলে বালিক হয়েছে কিনা হয় নাই মেয়ে বড় হয়েছে না হয় নাই ছেলেরা যদি হয় তাহলে দাড়ি মোচ এবং নাভের নিচের লোম যদি গজায় তাহলে বুঝতে হবে কি এরা সাবালক হয়েছে নাভের নিচের লোম গজানোর ব্যাপারে মেয়েরাও শরিক কারণ মেয়েরাও যদি লাভের নিচে লোম গজায় কালো লোম তাহলে বুঝতে হবে বালিক হয়েছে ইসলাম শরীয়ত পরিষ্কার এক যুদ্ধে অমুসলিমদেরকে ধরে নিয়ে আসার পরে কে সাবালক আর কে সাবালক না প্রমাণ করার জন্য এদের নাভের নিচের লোম দেখে এদেরকে যারা সাবালক হত্যা করো যারা শিশু তাদেরকে ছেড়ে দাও তাহলে এটা ইসলামের একটা হুকুম কিভাবে বুঝবে যে কোনোভাবে সম্ভব এছাড়া স্বপ্নদোষ হওয়া ছেলেদেরও স্বপ্ন হতে পারে মেয়েদেরও স্বপ্ন হতে পারে যার পরে তাদের বীর্যপাত ঘটা যে কোনোভাবে বীর্যপাত ঘটলে বুঝতে হবে ছেলে বা মেয়ে সাবালিকা হয়েছে বা সাবালক হয়েছে এভাবে মেয়েদের ক্ষেত্রে তাদের মাসিক হওয়া অথবা গর্ভে বাচ্চা আসা অনেক সময় কালে আগে যেটা বাচ্চা হতো বিয়ে হতো মেয়েদের বাচ্চা পেটে চলে এসে মিস হয়েছে কিনা বুঝতেই পারে না মানে প্রথমবারেই তার কি হয়েছে বাচ্চা পেটে চলে আসছে এর মানে যদি গর্ভধারণ হয় তাহলে বুঝতে হবে সে কি সাবালিকা হয়েছে যদি কোনো আলামত না পাওয়া যায় যেগুলি বলা হলো তাহলে পনেরো বছর বয়স হইলেই সাবালক বা সাবালিকা হয়ে যাবে হতে পারে মানুষের শারীরিক গ্রোথের সমস্যা হতে পারে যার পর হারমোনের সমস্যা হতে পারে তাহলে কমপক তাহলে পনেরো বছর ছেলে বা মেয়ে বয়স হলে কোনো আলামত যদি না পাওয়া যায় তাহলে বুঝতে পারছি সাবালিকা বা সাবালক হয়েছে তিন নম্বরের শর্ত হলো কি সুস্থ বিবেকের অধিকার হতে হবে কোন পাগলের উপরে পাগল বা লেলা বা যার বিবেক কাজ করে না তারপরে কি রোজা ফরজ না এবং শরীয়তের যে কোনো এবাদত ফরজ জন্য এই শর্তগুলি কি জরুরি এটাই শুধু রমজান না যে কোনো এবাদত ফরজ হওয়ার জন্য শর্তগুলি জরুরি চার নম্বরের শর্ত যেটা হচ্ছে কি ক্ষমতা শক্তি থাকতে হবে রোজা রাখার যদি অসুস্থ হয় তাহলে রোজা রাখার সামর্থ্য রাখে না অসুস্থ দুই প্রকার একটা অসুখ যেটা ভালো হওয়ার কোনো চান্স নেই ক্যান্সার বা এমন রোগ যেটা ভালো হওয়ার চান্স নাই তাহলে সে একজন মিসকিনকে খানা খাওয়াই দেবে দৈনিক বা একদিনে বা যে করে হোক তিরিশ দিনের তিরিশ জন মিসকিনের খানা খাওয়াই দেবে সোয়া কেজি খাদ্য যে দেশের যে প্রধান খাদ্য চাল বা গম বা আটা সেই খাদ্য দিয়ে দিবে বা একজন দিয়ে খানা খাওয়াই দিবে একবার পেট ভরে বা রমজান মাসে খানা খাওয়াবে আর যদি এমন রোগ হয় যেটা ভালো হওয়ার চান্স আছে তাহলে ভালো হওয়ার পরে কাজা করবে এভাবে যদি বয়বৃদ্ধ হয় বয়স্ক হয় রোজা রাখতে কষ্ট হয় তাহলে রোজা ভেঙে দিবে এবং একজন করে মিষ্টি খানা খাওয়াবে কিন্তু এমন যদি বৃদ্ধ হয় যে তার স্মৃতি হারাই ফেলছে ছেলেরে জামাই ডাকে বৌরে হয়তো মুখ ডাকে একবার তিন একবার নামাজ পাঁচবার পড়ে কোন সময় আসে কোন সময় আসে না এমন যদি বয়বৃদ্ধ হয় তাহলে কোন তাদের এবাদতি নেই রোজাও তাদের প্রতি ফরজ না এভাবে যদি মা বোনদের যে সমস্ত মা বোনরা গর্ভবতী যদি হয় অথবা দুধ পান করায় বাচ্চাকে এমন যদি হয় পেটে বাচ্চা আছে অথবা বাচ্চাকে দুধ পান করাচ্ছে নিজের আশঙ্কা করতেছে অথবা বাচ্চার আশঙ্কা করতেছে বা কষ্ট হয় সর্বাবস্থায় সে রোজা ভেঙে দিবে পরবর্তীতে সে রোজাগুলি কাজা করে নেবে তাহলে শক্তিশালী যদি না হয় রোজা রাখার যদি তার ক্ষমতা না থাকে শারীরিক তাহলে তার রোজা কি হবে হয় মাফ হয়ে যাবে আর না হয় তাকে পরে কাজা করতে হবে দুই অবস্থা আমরা জানতে পারলাম পাঁচ নম্বর শর্ত হলো কি মুকিম হতে হবে অর্থাৎ বাড়িতে অবস্থানকারী মুসাফির যখন সফর ভ্রমণে থাকবে বৈধ কোনো সফরে ওমরা করতে যাচ্ছে বা এক জায়গা থেকে ব্যবসার জন্য বা যে কোনো কারণে বা বেড়াতে বা আত্মীয় স্বজনের যে কোনো প্রয়োজন বা বিদেশে যাচ্ছে যদি সফর করে সফর অবস্থায় রোজা ভেঙে দিবে পরবর্তী সেই দিনগুলি কাজা করে নেবে ছয় নম্বরে হলো নিষিদ্ধ তার ঊর্ধ্বে থাকতে হবে নিষিদ্ধ যদি থাকে রোজা রাখা তার রোজা রাখতে পারবে না যেমন মা বোনদের যদি তাদের মাসিক পিরিয়ড চলে অথবা তাদের বাচ্চা হওয়ার পরে যে নিফাসের রক্ত ইয়া হয় করণ হয় এই দুই অবস্থায় তারা রোজা রাখবে না রাখাও যাবে না হারাম আর না রেখে তারা পরবর্তীতে এগুলিকে কাজা করবে তাহলে ছয়টা শর্ত মুসলিম হওয়া সাবালিক হওয়া আকেল বিবেক সম্পন্ন থাকা পাগল যদি হয় তারপরে না তবে পাগল যদি ভালো হয়ে যায় দিনের বেলা তখন থেকে শুরু রাখা শুরু করবে সমর্থ থাকা শারীরিক এইভাবে বাড়িতে অবস্থানকারী এবং নিষিদ্ধতার ঊর্ধ্বে থাকতে হবে এই ছয়টা শর্ত পাওয়া গেলে তার প্রতি রোজা ফরজ নাইলে ফরজ নয় ধন্যবাদ জি কি কি কারণে রোজা ভঙ্গ হয় আমাদের শেখ ওমর ফারুক আবদুল্লাহ ইনশাল্লাহ আপনার উত্তর দিবেন আমার প্রশ্ন আছে যে রমজানে কোন কোন কাজগুলি আমরা করব যে কাজগুলি করলে আমরা জান্নাত যাওয়ার আমাদের সুযোগ হয়ে যাবে ইনশাআল্লাহ রমজান জান্নাতের মাস জান্নাত যাওয়া যায় আমলের দ্বারা কি বলেন আপনারা আমলের মাধ্যমে আমল কবলের তিনটা মূলত শর্ত আছে খেয়াল করেন এক নম্বর শর্ত সঠিক ইমান হতে হবে ইমানে যদি গন্ডগোল থাকে শিরিক থাকে কুফুর থাকে তাহলে তার কোনো ইবাদতি কবল হবে না আবু জাহাবো নামাজ পড়তো আবু আহাবো কোরবানি করতো হেরাও হাজ করতো কিন্তু ওদেরকে কাফের কেন বলা হয়েছে মুর্শেক কেন বলা হয়েছে কাজে ইমানে যদি গন্ডগোল থাকে কোন ইবাদতই কবল হবে না দুই নম্বর শর্ত এই আমলটা আল্লাহর জন্য হতো হবে আল্লাহর জন্য আপনি রোজা কাকবেন যা কিছু করবেন কাকে খুশি করার জন্য অন্য কাউকে খুশি করার জন্য না তিন নম্বর শর্ত এই ইবাদতটা মোহাম্মদ সাল্লা সাল্লামের তৈরিকা অনুযায়ী হতে হবে আপনি আপনার মতো আমি আমার মতো ওই হুজুর ওই হুজুরের মতো ওই খানকারা এমনটা অমুক তরিকা তমুকরা লা সবাই একই নিয়ম হতে হবে সবার এবাদতটা কার তরিকায় হতে হবে মোহাম্মদ রসুল্লাহ তরিকায় হতে হবে রমজান মাসে অনেক আমল আছে আমি বলছিলাম আপনাদের যে রমজানকে আমরা একটা বলছিলাম যে রমজানের অর্থ কি পুড়িয়ে ছাই করে দেওয়া তাই প্রভাবের জন্য আমার লাগে কি বলছিলাম ম্যাচ কাঠি দরকার ম্যাচ দরকার কাঠি দরকার এবং বারুদ দরকার আমরা রমজানটাকে একটা ম্যাচ ম্যাচের প্যাকেট মনে করতে পারি খেয়াল করেন আমার সঙ্গে এই ম্যাচের প্যাকেটে কাঠি আছে কয়টা তিরিশটা বা উনত্রিশটা কোনো বছরে আল্লাহ তিরিশটা দেন তিরিশ রমজান হয় আর কোনো বছরে উনত্রিশটা কাঠি দেন কি করতে হবে আপনাকে এই কাঠির মধ্যে বারুদ লাগাতে হবে আপনাকে তাহলে এই রমজানের সৎ আমল নেক আমলগুলি এক একটা কি একটা করে বারুদ খেয়াল করেন আমার সঙ্গে এক নম্বরে বারুদ হচ্ছে কি রমজানের রোজা এই রোজা সম্পর্কে আল্লাহ নেই বলেন মানসামা রমাদান ইমানান ওয়া ইহতিসাবান ও লাহু মা যেটা আমাদের শেখ ওমর ফারুক একটু আগে বলছেন যে রমজানের রোজা যে ইমান এবং সবের উদ্দেশ্যে রাখবে সবের উদ্দেশ্যে রাখবে তার অতীতের সমস্ত গুণা মাফ হয়ে যাবে আল্লাহ তাহলে বারুদটা শক্তিশালী না নরম দুর্বল অত্যন্ত শক্তিশালী রমজানের সৎ আমল বারুদ হচ্ছে কি এক নম্বরে সিয়াম রোজা দুই নম্বরে কিয়াম রমজানের রাত্রির নামাজ সেটাকে তারাবি বলেন আর তাহাজুদ বলেন আর কেমন বলেন যাই বলেন না কেন আল্লাহ নবী আলী সালাতাম এই রাত্রির নামাজ এগারো অথবা তেরো পড়েছে অতিরিক্ত আল্লাহ নবী থেকে কোনো প্রমাণিত নেই আল্লাহ নবী আলী সালাতাম রমজান এবং রমজানের বাইরে কখনো এগারো বা তেরোর বেশি নামাজ পড়েন না পড়েন নাই মা এসা সিদ্দিকা জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহর নবীর রমজানের নামাজ কত ছিল তিনি বলেন মা খান রমাদান আল্লাহ নবী না রমজানের রমজানের বাইরে কখনো এগারো রাকাতের বেশি নামাজ পড়েছেন তিনি পাঁচ সালামে দশ রাকাত নামাজ পড়তেন এক রাকাত বেতন পড়তেন কোন সময় তিন রাকাত পড়তেন আল্লাহ নবী আলিসাল্লাহ এই নামাজ ছিল বোখারি মুসলিমের হাদিস আব্দুল আব্বাস বলেন যে আল্লাহ নবী আলিসামের রাত্রির নামাজ ছিল তেরো রাকাত তাহলে আল্লাহ নবীর রাত্রির নামাজ তেরো বা এগারো আল্লাহ নবী আলিসাল্লাম রমজানের তিন দিন বা তিন দিন সাহাবাদকে সবাইকে নিয়ে একসঙ্গে এই রাত্রির নামাজ পড়েছিলেন আর এই তিন দিনেও ছিল এগারো রাকাত এর বেশি ছিল না এরপর উমার ফারুক রাজা যখন উবাইবুল কাব এবং তামিমুদ্দারি সাহাবিকে দিয়ে সাইবুল নাজিদের হাদিস যেটা মহাত্মা মালিক আউমা ফারুক ওই এগারো রাখাতেই নামাজ চালু করেছিলেন বুঝাচ্ছে নাই আপনারা কি ভাবেন যে আল্লাহ নবী যে পড়তেন এবং তিন দিন যে পড়লেন ওমার ছিলেন না ছিলেন না কি মনে করেন আপনারা জানেন না জানেন না তা আল্লাহ নবী এগারো পড়লেন ওমার কি বিষ বানিয়ে দেবে নাকি এটা সম্ভব ওমারের জন্য কি বলেন আপনারা এই জন্যে তারাবীর নামাজ এগারো বা তেরো অতিরিক্ত যদি কেউ পড়তে চায় জায়গা আছে উনিশ পড়েন তেইশ পড়েন উনত্রিশ পড়েন উনচল্লিশ পড়েন একচল্লিশ পড়েন পড়েন সারাত পড়েন মাঝে মুশকিল আল্লাহ নবী বলেন সারাতুল্লাহ রাত্রের নামাজ দুই রাকাত দুই রাকাত ফজরের যখন ভয় হবে তখন তোমরা কি করবে এক রেখাত বেতর পড়ে নেবে খালাস তাহলে এখানে আল্লাহ নবী নির্দিষ্ট করে দেন নাই এই সঠিক মত হলো এগারো বা তেরো অতিরিক্ত এটা সুন্নতি মক্কাদা বাকি অতিরিক্ত নফল যত পড়তে পারেন কোনো অসুবিধা নেই তবে সবচাইতে দুর্বল কথা হলো কি যারা মনে তেইশই পড়তে হবে এর কমও পড়া যাবে না বেশি পড়া যেটা আমাদের দেশে প্রচলিত আছে নিয়ম আছে না নাই তেইশ বিশ আর তিন এর কমও পড়া যাবে না বেশিও পড়া যাবে না এটা সবচেয়ে দুর্বল মত বাকি এগারো তেরো পড়েন সুনুন মক্কাদা বেশি যত পড়তে পারেন যদিও কারো কারো মতে এগারো বা তেরো বেশি পড়া যাবে না বলেছে কিন্তু সঠিক মতে এগারো বারো তেরো এর অতিরিক্ত নফল পড়া যাবে অসুবিধা নেই মক্কা মদিনাতে হারামাইন আইনে সে দশে কেমন লাইল করা হয় তারাবি পড়া হয় সবই করা হয় শুধু এরা তেইশি মনে করে না এখানকার এরা অতিরিক্ত পড়ে অনেক মসজিদে এগারো হয় তেরো হয় বেশি করতে পারেন কিন্তু মনে রাখতে হবে তেইশি এর কম বেশ করা যাবে না এটা সবচেয়ে দুর্বল কথা এরপরে যেটা সৎ বা এটা তাহলে খেয়াল করেন এই কেমন লাইল এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ এবার যেটা মহাবারুদ এ সম্পর্কে আলানি বলেন মানকামা রমাদানা যে পুরো রমজানের ওখানে ছিল কি পুরো রমজানের রোজা রাখলে তার গুণা মাপ হবে এখানেও কিন্তু পুরো রমজানের যে ক্যাম করবে একদিন পড়লেন তিন দিন নাই না পুরো রমজানের ক্যাম করতে হবে তারাই পড়তে হবে তাহলে তার পূর্বের গুণা সব মাফ হয়ে যাবে সুফান হাসিব এইভাবে কি রমজান মাসে লাইলাতুল কাদার এক এইটা সবচেয়ে বেশি শক্তিশালী বারুদ এক রাত্রে এবাদত তিরিশ হাজার রাত্রে এবাদতের চাইতে উত্তম কারণ একটা রাত্রিকে আল্লাহ বলছেন খের মিনাল পেশার এক হাজার বছর হলে তিরাশি বছর চার মাস হয় হিসাব করলে হয় তিরিশ হাজার রাত্রি এর চাইতে উত্তম কত উত্তম আল্লাহ জানেন আল্লাহ রব আলমিন এবং রোজার কি বলে প্রতিদান আপনারা শুনছেন শেখ কুমার ফারুকের কাছে যে এর প্রতিদান আল্লাহ হিসাবে তিনি নিজে দিবেন তাহলে একটা রাত্রি যদি ইবাদতের মাধ্যমে এবং এই তারা কি বলে লাইলাতুল কাদার আমার দেশে আর একটা প্রচন্ড মারাত্মক ভুল আছে যেটা মনে করে সাতাইশ তারিখেই সরকারি ছুটি হুজুররা ওই সাতাইশ তারিখ আর অন্য কোনো তারিখ নাই আল্লাহ নির্দিষ্ট করে দেন নাই রাসুল নির্দিষ্ট করতে পারে না আপনি আর আমি আর হুজুরে নির্দিষ্ট করার কোন অধিকার আছে তবে অধিকাংশ সাতাশ তারিখে হয়ে থাকে এই জন্যে আল্লাহ ইবিন হাজার আসকালানি ফতুল বাড়িতে বলছেন মিসকাতের ভাষ্যকার যে সঠিক মত হল এই লাইলাতুল কাদার বেজোর রাত্রিতে শেষ দশকের বেজোর রাত্রিতে হয় এবং এটা কি চেঞ্জ হয় কোন বছর একুশে কোন বছর তেইশে কোন বছর পঁচিশ কোন বছর সাতাশ কোন বছর উনত্রিশ সাহাবা একরাম যারা সাতাশে পেয়েছেন তারা সাতাশের কথা বলেছেন এর মানে সাতাইশই হবে এ কথা তো আল্লাহ বলেন নাই রসুল বলেন নাই বরং আল্লাহ নী বলছেন শেষ দশকের ইলতামাসু আসিল আওয়াখের শেষ দশকে তালাশ করো কোন কোন কথায় তাহার তোমরা ফি আইয়ামিল বেতর বা বেতর বেতের শেষ দশকের বেজর রাত্রিগুলিতে তালাশ করো আল্লাহ নবী সারা দশ দিনে কি করতেন এতে এতেকাফ করতেন পরিবারকে জাগাতেন নিজে জাগতেন এবাদত করতেন কাজে এই লাইলাতুল কাদার থেকে যে মাহরুম হয়ে গেল আল্লাহ নবী বলেন সে সর্বপ্রকার কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল এই বারুদটা লাগান এরপরে কি কোরআন তেলাওয়াত কোরআন যত পড়েন খতম করেন জিবিল আমিন আলী সালাম তিনি কি করতেন আল্লাহ নবীকে রমজান মাসে কোরআন খতম করাতেন আল্লাহ নবী শোনাতেন জিবরিলকে আল্লাহ আর জিবরিল শুনতেন রিভিশন করতেন এখান থেকে ওলামার বলছেন রমজানে বেশি বেশি করে কোরআন খতম দেওয়া যদি অন্য মাসে অন্য সময় তিন দিনের আগে কোরআন খতম দেওয়া যায় নাই আমাদের ছবি না পরে একদিনে না যায় নাই রমজান মাসে ওলামারা বলেছেন জায়েজ আছে কারণ এটা ফজিলতপূর্ণ মাস যেহেতু রমজানের মাস যেহেতু এই জন্য দেখা যায় অনেকেই রমজান মাসে ষাট খতম দিতেন রাত্রে একটা দিনে একটা ইমাম বুখারি সম্পর্কে বলা হয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে বলা হয়েছে আবু কি বলে উসমান রাজিল্লাহ বেতরের নামাজ এক রাখাত বেতরে এক কোরআন খতম দিতেন এই ধরনের সাহাবা একরাম থেকে তিন দিনে সাত দিনে দশ দিনে যত কোরআন বেশি করে পড়তে পারেন একটা কোরআনে একটা একটা হরফে দশটা করে নেকি সুহানুল্লাহ আজিম এইভাবে বেশি বেশি করে দান সদকা আল্লাহর নবী রমজান মাসে প্রচন্ড বেগে যেরকম হাওয়া বইত এর চেয়ে তো বেশি করে তিনি দান সৎকার করতেন এইভাবে জিকির আজকাল বেশি বেশি করে করা সকালের জিকির সন্ধ্যার জিকির ফরজ নামাজের পরে জিকির হ্যাঁ বাড়িতে প্রবেশের বাইর হওয়ার ইত্যাদি ইত্যাদি আল্লাহ নবীর আল্লাহ নবী আলিসাল প্রতিটি মুহূর্তের যে জিকিরগুলি হিসনুল মুসলিম একটা দুই রিয়াল যে কিনে নেবেন রমজান মাসে এটাকে বারবার খতম দিতে থাকবেন এই দোয়াগুলি মুহস্ত করতে থাকবেন এইভাবে রমজান মাসে উমরা একটা উমরা করলে একটা হজের সমান নাকি অন্য বর্ণায় আছে রাসুলের সঙ্গে হজ করা নাকি সুবান আল্লাহ আজিম এভাবে রমজান মাসে এতেকাফ করা এইগুলি সব রমজান মাসের অনেক এবাদত এই এবাদতগুলি এই নেক কাজগুলি হ্যাঁ? করলে এগুলি একটা করে বারুদ যখন আপনি লাগাবেন একটা করে ম্যাচের কাঠিতে আর জ্বালাবেন একটা কাঠিতে দশ দিনের নিকেই পাপ জ্বলে যাবে জ্বলে যাবে তাহলে তিরিশ দশে কত হবে তিনশো কারণ একটা ইবাদত আল আল হাসানত আলিহা একটা ইবাদত করলে একটা নেকির কাজ দশ গুণ বাড়ে তাহলে তিরিশ দিনে তিরিশ দশে কত হলো তিনশো দিনের পাপ সব পুরি ছাই হয়ে যাবে বাকি থাকলো আর কত পঁয়ষট্টি দিন পাঁচ দিন রোজা রাখা হারাম আল্লাহর পক্ষ থেকে বোনাস দুই ঈদের দিন আর কুরবানিদের পরে তিন দিন এগারো বারো তেরো ঠিক কিনা বাকি থাকলো ষাট দিন আল্লাহ নবী বলেন মানসামারা রামাদানা সুম্মা আতমাহ সওয়াল কান্না হুসামাদ দাহার আওকামা কালাম যে রমজানের পুরো রোজা রাখলো এরপরে সাওয়ালের ছয়টা নফল রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো ওই যে ওখানে তিরিশ দশে তিনশো আর এখানে ছয় দশে ষাট সারা বছর রোজা রাখলেন এই বারদগুলি আপনার সমস্ত জীবনের গুণা পাপ কি করবে পরিষ্কার করে দিবে তাহলে আমরা এই রমজান মাসে খবরদার কোন ক্রমে যেন আমরা সুযোগ না হারাই এবাদগুলি বেশি বেশি করে করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ধন্যবাদ এবং কি কি রোজা হয় এবং কি কি কাজে রোজা ভঙ্গ হয় না উপস্থিতির সময় যেহেতু অতি কম একেবারে আমি আগে থাকতে আমরা ভয় ছিলাম যে শেষ করা যাবে না পয়েন্টগুলো আমি শুধু পয়েন্টগুলো মেইন মেইন পয়েন্টগুলো বলে দিচ্ছি কিন্তু মশালাগুলো খুব জরুরি মশালা সুন্নতের আগে রোজার ফরজ জানা দরকার রোকন দুটি ভিত্তি ফরজের ঊর্ধ্বে এই দুটির কাজের একটি কাজ না হলে রোজা হবে না প্রথমটি হল রমজান মাসের রোজার জন্য শর্ত হল রাত্রি থেকে নিয়ত করতে হবে মহানবী বলেন যে রাত্রি থেকে নিয়ত না করলে তার কোনো রোজাই নাই এটা যদি কেউ চাঁদ দেখে প্রথমে করে নেয় সারা বছর সারা মাস রোজা রাখবে নিহত হয়ে যায় কোন কোন আলাম একরম বলেছেন বড় আলমদের মধ্যে দুজনের মতানক্য আছে এখানে শেখ ওসাইবিন এবং শেখ বিন বাজ অন্য আলামা আরেকজন বলছেন যে না প্রত্যেক রাত্রিতে আলাদা করতে হবে কিন্তু আমার কথা হলো যে যদি আপনার চাঁদ দেখে করে নেন যে সারা বছর রোজা থাকবেন তাহলে প্রত্যেক রাত্রি কি আপনার নিয়ত কি বাইরে চলে যাচ্ছে নাকি হ্যাঁ মিন্না মিনা আসছে না কালকে থাকবো কিনা ডাউট আসছে তো আপনার নিয়ত তো বের হয়নি ভিতরে ঢুকে আছে সেরি খাচ্ছেন না সেরি খাওয়া নিয়োগ করছেন না তার মানে ওটাকে তাকিদ হচ্ছে আরো গুরুত্ব বাড়ানোর জন্য হচ্ছে যে কালকে রোজা বসে থাকবেন তবে ওই ব্যক্তি যার মনে ডাউট রয়েছে সে প্রত্যেক মাসের রমজান মাসে প্রত্যেক রোজা মানে তিরিশটি রোজা করা বা উনত্রিশটি রোজা করে সারা মাস রোজা করে অভ্যাস তো না মাঝে মাঝে ছেড়ে দেওয়ার অভ্যাস হয়ে গেছে তার ভিতরে ডাউট রয়ে গেছে ওই ব্যক্তির জন্য প্রত্যেক রাত্রি ঠিক করা যে আগামীকাল থাকবে কিনা ফজরের আজান আগে বা সূর্য থেকে আগে ঠিক করা জরুরি যদি ঘুমিয়ে যায় ঠিক আছে পরে দেখি ঘন্টাখানেক পরে চিন্তা ভাবনা করি ঘুমিয়ে গেছে আদান হয়ে গেছে বলে ঠিক আছে রোজা রেখে দিলাম রোজা হবে না আর নিয়তের স্থান হলো সেকে বলেছেন বোধ সম্ভবত নিয়ত নিয়ত মানে সংকল্প ইচ্ছা ইচ্ছা মুখে করা হয় না অন্তরে করা হয় মুখের কাজ পড়া অঙ্গ প্রত্যঙ্গের কাজ হলো রুকুসুদা ইত্যাদি আর অন্তরের কাজ হলো সংকল্প করা তো সংকল্প মুখে করা হয় না অন্তরে করে একজন ফোরম্যান এই কালকে রোজা থাকবি সবাই আমিও থাকবো নি এটা আপনাকে হুকুম দিয়ে দিল ফোরম্যান হয়তো হয়তো সৌদি মালিক হয়তো বলছে এই প্রত্যেকে রোজা থেকে বলে দিস ফোরম্যানকে ফোরম্যান বলে থাকবে কালকে রোজা সবাই কালকে থেকে সবাই রোজা রমজান আসতেছে খবরদার রোজা ভাঙবি না মালিকের হুকুম আর ভিতরে ভিতরে কয়েক সবাই যখন যাবে কামে মনে করছে বসা যাবনি সকাল ভদর পরে নিয়ত কোনটা মুখেরটা নাকি অন্তরেরটা হ্যাঁ ওইটা নিয়ত তার মানে তার রোজা হবে না রোজা যদি পরে রেখেও দেয় সবাই রাখছে না রাখলে কেমন হয় রেখে দিয়ে হবে না রোজা ভিতরে ছিল যে হুকুম মুখ একটা ছিল ভিতরে ভিতরটা হলো নিয়ত নিয়তের স্থান হলো অন্তর অন্তরে আনতে হবে যে কালকে থাকবে কিনা প্রত্যেক মানুষ রোজা থাকে তার অন্তর অবশ্যই এসে যায় একেবারে আগে থেকে এসে যায় সে কালকে রোজা থাকবে অটোমেটিক এসে যায় এটার নাম নিয়ত তবে নফল নামাজে এই নফল রোজা সত্য না এটা নফল রোজা আপনি ইচ্ছা করলে ফজরে পরে নিয়ত করতে পারেন জোরে আগে নিয়ত করলে হয়ে গেল মহানবী একবার গিয়ে বললেন আয়সা ঘরে কিছু আছে বলে নাই বলে তাহলে আজকে আমরা থেকে গেলাম ফজলের পরে ঘটনা এটা তোমার মানে নফল কিন্তু ফরজ রোজার মধ্যে ব্যাপারে আপনাকে অবশ্যই রাত্রি থেকে পাকা করতে হবে আর পাকা থাকলে তো আলহামদুলিল্লাহ পাকা আছে সেই তার পাকা হচ্ছে তো একটি ফরজ হলো নিয়ত আর দুই নম্বর ফরজ হলো যে সারাদিন দিক থেকে শুরু করে সূর্যাস্ত বন্ধ খানা পিনা এবং রোজা ভঙ্গকারী সমস্ত কাজ থেকে দূরে থাকতে হবে এই দূরে শর্ত পাওয়া না গেলে আপনার রোজা হবেই না একেবারে এবার আমি শুনতে চাচ্ছি প্রথম শুনত সেরে খাওয়া সেরিতে তিনটি সুন্নত লক্ষণীয় এখানে সেরিতে কয়টা সুন্নত আছে তিনটা এক নম্বর সেরে খাওয়া সুন্নত দুই নম্বর লেট করে খাওয়া একেবারে দশ পনেরো মিনিট আগে শেষ করা মহানবী আসলামকে হাদিসে আসছে জিজ্ঞাসা করা হয়েছে কতক্ষণ বলে পঞ্চাশটা আয়াত পড়তে যতক্ষণ লাগে এতটুকু সময় রেখে ফজর আদান হয়ে যেত তার মানে দশ দশ থেকে পনেরো মিনিট আগে শেষ করা এটা শোনো তিন নম্বর শোনো ছিল সেরিতে খেজুর খাওয়া মানে বলেন যে ওম্মতের মোমনের উত্তম সেরি হলো খেজুর আপনি ভাত খান চাউল খান রুটি খান খান এর সঙ্গে তিনটা খেজুর রাখুন দেখুন দেখি বরকত আল্লাহ সুবান বারাকা সেরে খাও সেরেতে বরকত রয়েছে কোন কোন হাদিস আছে বারাকা সমস্ত সেরে আপনি যাই খান হালাল জিনিস পানি খেলে এক পানি খান তিন পানি খান তিন চাউল খান বরকত বরকত মানে খোদা এবং কাছে আসবে না ইনশাল্লাহ তবে সন্ন্যত নিয়তে খেতে হবে এ কথা খেয়াল রাখতে হবে সেরে খেলেন কিন্তু কেমনি সেরে সবাই খাবে খেলাম সন্ন্যত নিয়তে বেশি খাওয়া না সন্ন্যতে খাচ্ছে নিয়ত করে কম খেলেও যা হবে বেশি খেলাতে হবে তবে কম খেলেই কাজ বেশি হবে যদি বেশি খাওয়ার ব্যাপারটা হলো যদি খিদে লাগে বেশি খায়নি মনে সন্ন্যতে গড়বড় এসে যায় একটু গড়বড় হলে বেশি খাওয়ার চেষ্টা করে বেশি পানি খাওয়ার চেষ্টা করে তখন সারাদিন পেশাব করতে করতে অবস্থা খাই আর বেশি ভাত খাওয়ার চেষ্টা করে তখন দেখা যায় খিদে বেশি লেগেছে এই বেশি খাওয়ার নিয়ে জন্য হ্যাঁ সন্ন্যতের নিয়তে যত যা খাবেন সন্ন্যতের নিয়তে খাবেন ইনশাল্লাহ দেখবেন বরকত হবে খোদা এবং তৃষ্ণা মোটেই লাগবে না ইনশাল্লাহ দুই নম্বর সুনত সেরেতে করা সুনত বললাম তিনটা সুনত দুই নম্বর সুনত হলো এটা আনুষ্ঠানিক সুনত ইফতারিতে লেট না করা সেরেতে লেট করা ইফতারিতে লেট মোটেই না করা সময় হয়ে গেছে আপনার ঘরে দেখলেন টাইম হয়ে গেছে আজান দেখবা না দেখ মদ্দিন সাহেব কখনো গাফিল হয় এখানে অনেক মসজিদে মদ্দিন পাঁচ মিনিট পড়ে যায় না আপনার সময় হয়ে গেছে আপনার ঘরে টাইম জানা আছে ইসলাম সেন্টারের আপনার টাইম জানা আছে যে সূর্য অস্ত কোন সময় হচ্ছে এই টাইমটা নিয়ে আপনি ইফতারি করে নিন আদান দিলেও দেখ আদান না দেয় আপনার এখানে কোনো সম্পর্ক না সঙ্গে কখনো কখনো গাফেল দেরি করে দেয় কখনো ইফতারি করে দেয় আমি দেখেছি অনেক মসজিদে হ্যাঁ খাচ্ছে সাজা খাচ্ছে এরপরে দেখেন এই জন্য আপনি টাইম হয়ে গেছে লেট করবে না মোটেই লেট করবে না এখানে তিনটা আনুষঙ্গিক শুনতে রয়েছে ইফতারিতে লেট না করা সন্নত আচ্ছা আর এই সন্ন্যতটা আদায় করার তিনটা তরিকা আছে ফার্স্ট সন্নত হলো রোতব কাঁচা পাকা খেজুর কাঁচা পাকা খেজুর বাংলায় রোতবের বাংলা হলো কাঁচা পাকা খেজুর অর্ধেক কাঁচা অর্ধেক পাকা এই খেজুর দিয়ে ইফতারি করবেন আর ওটা না পেলে সাধারণ খেজুর দিয়ে ইফতারি শুরু করবেন শুরু করা যায় শুরু করতে সাধারণ খেজুর দিয়ে ইফতারি শুরু করুন তিন নম্বর তা না পেলে পানীয় পানি দিয়ে তিন মুষ্টি পানি তিন লোক পানি দিয়ে অথবা সর্বত যদি দেওয়া থাকে তা দিয়ে আপনি ইফতারি করুন এরপর আপনি অন্য জিনিস পান করুন পানিও বলেছি আমি পানি বলি না যদি হাজির আছে পানি কেননা পানি আর সবত একই জিনিস সবত থাকলে শরবত পানি থাকলে পানি শুরু করুন এটা দিয়ে তবে এটা দিয়ে শুরু করবেন সুন্নত এরপর আপনি অন্য জিনিস খান প্রথমে রোতব এরপরে সাধারণ খেজুর এরপরে না পেলে পানি জি এই আনুষঙ্গিক সুন্নত এরপরে সুন্নত হলো তিন নম্বর হলো সাত নম্বর হিসাব করতে গেছে না সাত নম্বর হলো রোজা অবস্থা বেশি বেশি দোয়া করা দোয়া করা মানে দোয়া করা মঙ্গলের জন্য আপনার মঙ্গল আপনার পরিবারের মঙ্গল ছেলে পেলে স্ত্রী সন্তান উম্মতের সমাজ জাতি সবার দেশের সবার জন্য দোয়া করুন রোজা অবস্থা দোয়া করলে ইফতারি পর্যন্ত সময় যে কোনো সময় দোয়া করলে দোয়া কবুল হয় হাদিসটি সহি গ্রহণযোগ্য দিন ইফতারিতে দেরি দেরি না করা আগে বলেছি এখানে একটা কথা বলিনি যদি ইফতারিতে কেউ লেট করে করে না আমাদের বাংলাদেশে অভ্যাসটা আছে ডুবলো কিনা সন্দেহ তাহলে উম্মতের জন্য কখনো মঙ্গল বয়ে আনবে না অমঙ্গল হবে নজবুল্লাহ এটাই মঙ্গল হবে না এক কথা মঙ্গল হলে কি হবে বলেন অমঙ্গল হবে বুঝা যাচ্ছে কিনা উম্মতের মঙ্গল আসবে যদি ইফতারিতে লেট না করে মোটেই লেট না করলে তখন মঙ্গল উম্মতের জন্য মঙ্গল বাকি থাকবে এই যে মঙ্গল উঠে গেছে একটা কারণ হলো ইফতারিতে লেট করা জি কয়েক পাঁচ মিনিট সতর্ক সময় নওয়াজবিল্লা আমার এখানে মসজিদে কি করে কি লাইন বাঁকা থাকে উম্মতের মতানক সৃষ্টি হচ্ছে এগুলি জিনিসগুলি খেয়াল করা জিনিস ইফতারিতে লেট করলে মঙ্গল থাকবে না আর মসজিদে গিয়ে কাতার বাঁকা হলে তো উম্মতের ঐক্য হবে না মতানক্য সৃষ্টি হবে জি এই জিনিস খেয়াল রাখবেন আট নম্বর সুনত হল দোয়া পড়া ইফতারের সময় দোয়া পড়া মিলে বলে ইফতারি করবেন এবার দোয়াটা পড়ুন আদিস থেকে যেটা বোঝা যাচ্ছে কোন মহাদিসানে কেরাম দেখেছে সময় লিখেছে আগে পরে উল্লেখ করেনি সুস্পষ্টভাবে তো আপনি মিলে বলে ইফতারি করুন এরপরে রাহাবা জামা ইনশাআল্লাহ এই আমরা লিপলেট হয়তো বিলি করা হয়েছে কিনা জানি না আছে লিপলেট নিয়ে নেবেন ওটা লিপলেটে লেখা আছে লিপলেট বিলি করা হলে না হলে আমি অনুরোধ করবো যারা লিপলেট দায়িত্ব আছেন লিপলেট বিলি করার জন্য রোজার নিয়ম কারণ সংক্ষেপণে লিপলেট বিলি করার জন্য অনুরোধ করলাম জি এখানে দোয়াটা লেখা আছে এই দোয়াটা সহি আমাদের বাংলাদেশে একটা দোয়া আছে না আল্লাহ আমার সোমতু লেখা এটা সাব্যস্ত না সহি সাব্যস্ত না জি আচ্ছা বের বেরোস হ্যাঁ এরপরে নয় নম্বর সুনত হল রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি রোজার আদব সম্মান রক্ষা না করে যা মনে তা করলো মুখে যাতে বলে বেড়ালো ওই ব্যক্তি রোজা অভ্যাস হয়ে গেল সুনত হলো রোজা অবস্থা মুখ সংরক্ষণ করা গুনার কাছ থেকে হারাম কাছ থেকে দূরে থাকা যেমন দু একটু উদাহরণ দিই গিবত পরচর্চা পরচর্চা মানে বাস্তব কথা কইলেন কিন্তু আসলে সে শুনলে পছন্দ করবে না আমি সামনে নাই অ্যাবসেন্ট এমন ব্যক্তি সম্বন্ধে বাস্তব কোনো কথা বলেছেন শুনলে পছন্দ করবে না কিবত হয়ে গেছে যা করেন করেন চকল খরিদ মিথ্যা মিথ্যা সাক্ষী ডালি গ্লাস কাউকে লানত করা অভিশাপ দেওয়া এসব ব্যাপারগুলো নওয়াজুবিল্লাহ রোজা নষ্ট করে মহানবী বলেন মানলাম এদা জোর ওয়াল আমল ফালা যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কাজ মিথ্যা কথা ত্যাগ করলো না ওই রোজার অবস্থা রোজার অর্থ কি বলা হয়েছে ত্যাগ করা না বিরত থাকা যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কাজ এবং মিথ্যা আমল থেকে বিরত থাকলো না ওই ব্যক্তির উপবাস থাকার আল্লাহ পাকের কোনো দরকার নেই অন্য কারো দরকার থাকলে কিন্তু আল্লাহ পাকের দরকার নেই তা আল্লাহ পাকের দরকার না থাকলে রোজা কার জন্য তবে কার জন্য রোজা নিজের নফসের জন্য তাই না নফস তাহলে রোজা রাখো রেখে দিলাম আর নফস তাহলে যেভাবে রাখতে সেভাবে রেখে দিলাম তাহলে নফসের রোজা হলো ওটা আল্লাহ পাকের রোজা হয়নি রোজার বিরুদ্ধে থাকার অর্থ প্রত্যেকটা জিনিসের মধ্যে রয়েছে এর দশ নম্বর হলো বেশি বেশি নেকামল করা এটা নিয়ে শেখ আমাদের শেখ বিস্তারিত আলোচনা করেছেন হয়তো বা বেশি বেশি নেকামল কোরআন তেলোয়াত জিকির আজকার নফলাবাদ বন্ধুকে ওমরা যেটা বললেন হ্যাঁ এভাবে আর আরো দান সাতকা গরিবদের খেয়াল রাখা প্রতিবেশীর খেয়াল রাখা বন্ধুর খেয়াল রাখা রুমমেটের খেয়াল রাখা হ্যাঁ অসুস্থ ব্যক্তির খেয়াল রাখা সব করি না কেমন যত বেশি সম্ভব মনে করুন এবং এই অভ্যাসটা কন্টিনিউ করে আমরা মানুষ হয়ে যাই মানুষের সমাজ বসবাস করবো ইনশাল্লাহ হ্যাঁ যদি আমরা এই রোজার অভ্যাসগুলো রোজার সব সব শিক্ষাগুলো কন্টিনিউ করে তাহলে ইনশাল্লাহ আবার সেই স্বর্ণযোগের মতো মানুষের সমাজ আমরা বসবাস করা শুরু করবো ইনশাল্লাহ আচ্ছা রোজা ভ্রমণকারী কারণ সমূহ আমি একেবারে সংক্ষেপে বলি এক নম্বর কারণ ভুলে কিছু খেয়ে ফেললে রোজা ভাঙে না কিন্তু যদি স্বেচ্ছায় খায় বুঝে শুনে খায় জেনে শুনে খায় রোজা ভেঙে যায় আর ভুলে খেলে ভাঙবে না আচ্ছা দূরে যাচ্ছি না এরপরে রোজা ভঙ্গের আরেকটি কারণ যদি দিনের বেলা কেউ স্ত্রী সবাস করে ভাঙবে তো ভাঙবে খালি কাদা করলে হবে না কাফ ফাড়াও দিতে হবে কাফ ফাড়া মানে ষাট জন ষাটটি জন রাখতে হবে একটি বদলায় আর না পারলে কি করতে হবে গোলামত করতে হবে কিন্তু দাস মুক্ত এখন তো নাই ষাট রাখতে হবে তা না পারলে ষাট দিন মিস্ত্রিতে খানা পাবে সে বিশাল শাস্তি আছে খবরদার সাবধান সাবধান সাবধান হ্যাঁ খেয়াল রাখতে হবে যদি কোনো দুর্ঘটনা ছেলের পক্ষ থেকে হয় পুরুষের পক্ষ থেকে হয় নারী যেন তাকে স্মরণ করে দেয় আমি রোজা আছি আমি আসি বা আপনি আসেন স্মরণ করে দেওয়া উচিত এটা রোজা ভঙ্গের আরেকটি কারণ হলো যদি স্বেচ্ছায় স্বেচ্ছা যদি বীর্য নির্গত করে স্বেচ্ছায় অনিচ্ছা হলে ভাঙবে না ঘুমে হয়েছে স্বপ্নে হয়েছে শরীর দুর্বল ইচ্ছা ছাড়া এমনি হয়ে গেছে অথবা তার কোনো সমস্যা আছে শারীরিক কোন সমস্যা আছে এমনি হয়ে গেছে ভাঙবে না ওটা কিন্তু যদি স্বেচ্ছা ইচ্ছার দখল থাকে ইচ্ছা দখল বলছেন তো হ্যাঁ ইচ্ছা থাকলে ইচ্ছা নিজের ইচ্ছার দখলে হয়ে গেলে ওটা ভেঙে যাবে এবং ওটা কাবা করতে হবে তার নামের কারণ হলো ইচ্ছাকে তাহলে বমি করা মানে আঙ্গুল দিয়ে অকপ করে বমি করে ফেললো আর একটা অনিচ্ছা হয়ে গেছে অনিচ্ছা হয়ে গেছে যদি কোনো কারণে পেটে অসুস্থ হয়ে যায় পেট অসুস্থ তার এখানে উল্লেখ নেই তো আমি যেটা বুঝলাম বলছি সে ভুলে শেখ বলে দেবেন কোনো কারণে অসুস্থ হয়ে গেছে পেটে খুব ব্যথা করছে ডাক্তারের পরামর্শ হলো আপনার ওইটাকে পেট থেকে বের করে দেন বমি করতে হবে মানে সমস্যা হচ্ছে আপনার কোনো খাদ্য কুখাদ্য ঢুকেছে এখানে জীবনে ঢুকেছে ডাক্তার বলে বের করতে তাহলে বের করে ফেলবেন গুণা হবে না রোজা একটা রাখবেন স্বেচ্ছা হলো হ্যাঁ, স্বেচ্ছা হলো তবে আর রোজা কাজা করলে হয়ে যাবে আপনি ওই দিন অসুস্থ হওয়ার কারণে রোজা রাখবেন না আপনি অসুস্থ ডাক্তার বলেছে পেটে অসুস্থ আপনি যদি রোজা রাখে আর একটা কথা করতেন যদি কোনো কারণ ছাড়া নিজে নিজে বমি করে রোজা ভেঙে ফেলে গুণা হবে কবিরা গুণা রোজাভাঙের কারণে কাজা করতে হবে তোবা করতে হবে জি অনিচ্ছা কেটে হয়ে গেলে তো ভাঙবে না বললাম অনিচ্ছা ইচ্ছা ছাড়া অথবা ডাক্তারের পরামর্শ ভেঙেছেন রোজা ভাঙবে কিন্তু কাদা করতে হবে অনিচ্ছা হলে মোটেই ভাঙবে না এরপরে পাঁচটি পাঁচ নম্বর কারণ হলো মহিলাদের যদি মাসিক বা প্রসূতি সন্তান প্রসবের পরে রোজা অটোমেটিক কি হয়ে যায় ওরা হয় না রাখলেও কাজ হবে না ভাঙতে হবে অথবা মাসিক এসেছে তখনও ভাঙতে হবে মিনস আসলে এবং এই রোজার কাদা করতে হবে সন্তান প্রসবের কারণ হোক অথবা মাসিকের কারণে হোক রোজা ভাঙতে হবে কেউ যদি মনে করে যে অনেকে আছে জাহেল কয় যে না ভাঙলো ভাঙ ভাঙা তো জরুরি না রেখে দিলাম আমার সমর্থ আছে আমি রোগ নিয়ে রাখবো রোজা হবে না আর এটা আমাদের এই আহলে জমাতের মুসলমানদের কাজ না এটা অন্য গ্রুপ ওই যে খারেজি গ্রুপের কাজ যারা রাষ্ট্রদ্রোহী ছিল একটা গ্রুপ গুমরা পদভষ্ট ওদের কাজ এটা আমাদের কাজ না সুতরাং ইচ্ছাকে ভাবে রাখবেন না রাখা অন্যায় না রাখা জরুরি এবং কাজা করা জরুরি খেয়াল রাখতে হবে এটা আচ্ছা যদি কারো সাড়ে তিন হাজার রেখেছেন সেকে বললেন খুব ভালো পয়েন্ট সূর্য ঠিক ডোবার একটু আগে এক মিনিট আগে মেন শেষে গেল অথবা সন্তান ফসল হয়ে গেল রোজা নষ্ট হয়ে গেছে রোজা ভাঙতে হবে এবং একটা কাজা করতে হবে জি ঠিক এমনি ভাই উল্টা করে আমি যদি নেই সিক্স সূর্য থেকে ঠিক এক মিনিট আগে পবিত্র হয়ে গেল নিফাস থেকে ভাইয়াস থেকে অর্থাৎ সন্তান প্রসূতি থেকে রক্ত বন্ধ হয়ে গেছে হ্যাঁ এরপরে হ্যাঁ মাসিক বন্ধ হয়ে গেছে গোসল করে ফেলতে হবে গোসল করে অথবা আপনি নিয়ত করবেন যাবেন নিয়ত করুন সেরে খেতে পারবেন না ভালো এক মুষ্টি যদি খেয়ে নেন ভালো এক মুষ্টি চাউল বা না পেলে আপত্তি নেই রোজা নিয়ত করতে হবে রোজা রাখতে হবে জি এরপরে কোন কোন কারণ যেটা মানুষের হয়ে থাকে প্রসিদ্ধ জিনিস অনেকে সোমা দিলে মনে করে রোজা ভেঙে গেছে সোমা দিলে রোজা ভাঙে না অনেকে মনে করে ওষুধ ওষুধ যদি কানে দেওয়া হয় অথবা চোখে দেওয়া হয় ড্রপ তা রোজা ভেঙে যায় না ভাঙে না তবে নাকের কানে এবং চোখে নাকের ব্যাপারে এখন তো কথা আছে নাকের ব্যাপারে যদি ওষুধ চলে যায় পেটে এটা নাকের ব্যাপারে সতর্ক থাকবে ডাক্তারের পরামর্শ হলে দিতে পারে রোগী কিন্তু সাবধান যদি পেটে চলে যাওয়ার সময় এজন্য অনেকে বলেছেন যে নাকে দিলে রোগটা ভেঙে যায় আসলে কারণ নাকে দিলে পেটে চলে যাওয়া স্বাভাবিক এজন্য ভেঙে যায় পেটে যদি না যায় নাকে দেয় দেয় আশা করি ভাঙবে না এভাবে নাকটাকে দিল নাকটাকে বের হয়ে গেল ওষুধ লেগে নিচে টপ টপ ভিতরে চলে গেলে রোজা ভেঙে যাবে নাকে ড্রপ ব্যবহার করবেন না রাত্রি ছাড়া ডাক্তার পরামর্শ যদি হয় জরুরি এবং দাঁত ব্যবহার করার পরে পেটে চলে যায় আপনার রোজা ভেঙে ফেলুন অসুস্থ মানুষ আপনি এবার কাজা করুন গোনা হবে না ইনশাল্লাহ আচ্ছা আগে বলেছি স্বপ্ন দোষ হলে রোজা ভাঙে না কেউ কেউ মনে করে যে আচ্ছা একটা মশালা ইফতারে সেহের আগে দশ মিনিট আগে উঠলো হঠাৎ করে দেখে যে গোসল করতে হবে আপনি সেহের আগে খান সেরে খেয়ে পরে গোসল করে নামাজ পড়ুন দিনের বেলা ঘুমিয়ে আসেন স্বপ্ন দোষ হয়ে গেছে রোজা নষ্ট হয়নি কিছু হয়নি একেবারে হ্যাঁ নাফাক অবস্থা সেরে খেতে পারেন এবং রোজার নেট তো আসেই নেট করতে মনে আসে যা গেছে অসুবিধা নেই দিনের বেলা সব শুনে রোজা ভাঙবে না কিন্তু যদি ইচ্ছার দখল থাকে কোনোভাবে সে জানে জেনে শুনে তাহলে অবশ্যই ভেঙে যাবে সুরমা ব্যবহার করা অনেকে চোখে সুরমা দেয় না সুরমা দিলে চোখের মধ্যে সুরমা দিচ্ছে চোখের মধ্যে গেলে গেলে রোজা ভাঙে গেলে না ভাঙে না ভাই সুরমা তো সুরমা তো অনেক শক্ত জিনিস চোখের মধ্যে পানি দিচ্ছি না আমরা উজু করতে গিয়ে তো পানি দিলাম এত নরম জিনিস ভাঙলা ওটা থাকবে কেন মেহেদি দেওয়া ইত্যাদি ব্যবহার করা তবে রোজা অবস্থায় অজু করার সময় আপনি নাকে যে জোরে পানি দেওয়া আছে আবার নাকটি বের করা মুখে জোরে পানি দেওয়া উম জোরে জোরে করা নিষেধ গড় গোড়া যেটা বলি সেটা জানি ওজুর মধ্যে গড় গোড়া শব্দ কোনো কোথাও নেই মৃত্যুর মৃত্যুর আগে গড় গোড়া হয় কিন্তু ওজুর মধ্যে গড় গোড়া কোনো শব্দ আদেশ করে নাই এটা একটা ভিত্তিহীন জিনিস তবে উম করি করতে মধ্যে মুখের মধ্যে পানিতে ঘোরানো আছে কুল্লি করতে আস্তে আস্তে করে সাবধানে মুখের মধ্যে পানি তুলে না দেয় এরপরে নাকের মধ্যে জোরে পানি দিয়ে বের করার নিয়ম আছে অন্য সময় রোজ অবস্থা একটু আসতে দিয়ে আসতে বের করবেন যেন ভিতরে না ঢোকে সাবধান থাকার পরেও যদি অনিচ্ছায় পানি চলে যায় রোজা ভাঙবে না এটাই সহি ফতুয়া মহানবী ইসলাম বলেন যে আমার উম্মত থেকে অনিচ্ছাকৃত ত্রুটি এবং ভুলে গিয়ে কিছু করলে ওটা মাপ ক্ষমা এজন্য ভুলে খেলাও ভাঙে না আর ভুলে অনিচ্ছাকৃত ভাবে পানি চলে গেল রোজা ভাঙে না এরপরে সুই অর্থাৎ ইঞ্জেকশন ব্যবহার করা অসুস্থ হয়ে গেছেন ইঞ্জেকশন ব্যবহার করছেন ইঞ্জেকশনের দ্বারা রোজা ভাঙবে না তবে যদি ভিটামিন ইঞ্জেকশন কেউ ব্যবহার করে ডাক্তারের পরামর্শ শক্তি কমে গেছে একটা ভিটামিন দাও তাহলে ইঞ্জেকশন ব্যবহার করলো রোজা ভেঙে যাবে তবে যদি কোনো ডাক্তার তার পরামর্শ দেয় যে আপনাকে ভিটামিন ইনজেকশন করতে হবে আপনার রোগের কারণে চিকিৎসার জন্য সেটা চিকিৎসার মধ্যে দাখিল হবে আশা করি ওটা ভাঙবে না এটা <laughs> আমি যেটা বলছি সেটা বললাম বলে সে বলবেন চিকিৎসার কারণে হলে আর যদি শক্তি যোগানোর জন্য কেউ ব্যবহার করে যে কোনো ইঞ্জেকশন অথবা ইঞ্জেকশন ছাড়া অন্য কোনো জিনিস ভিতরে ঢোকানোর ব্যবস্থা করে রোজা ভেঙে যাবে মহিলাদের একটা সমস্যা স্বামী যদি গরম হয় লবণ বেশি হইলে ঝাল বেশি হইলে টক ঝাল করে ওই মহিলার জন্য বা যে কোনো মহিলার জন্য তরকারি টেস্ট করার জন্য জিব্বার সঙ্গে লাগানো বৈধ রোজা ভাঙবে না মাকরু হবে না ক্ষতি হবে না ক্ষতি হবে না বাচ্চার খাদ্যের জন্য টেস্ট করতে হচ্ছে দেখতে হচ্ছে আচ্ছা অনেক সময় রোজা গরমকালে হয় যেমন এখন গরমকালে তো মানুষ করে কি রোজার একটু শান্তি পাওয়ার জন্য মোকাইব দিয়ে এসি ব্যবহার করে বারবার তিনবার চারবার পাঁচবার গোসল করে ঠান্ডা মানে দিয়ে হ্যাঁ অথবা ভিজে গামছা গলায় বা গায়ে জড়া রাখে কাপড় চুর খুলে কোনো আপত্তি নেই কোনো ক্ষতি নেই রোজার কোনো ক্ষতি হবে না মাকরুও না আচ্ছা অসুস্থ ব্যক্তি যদি যার টান কষ্ট আছে টান শ্বাস শ্বাস কষ্ট আছে এলার্জি আছে এজমা আছে যদি কেউ ব্যবহার করে ওই যে কি বলে হ্যাঁ কি বলে ইনহেলার ব্যবহার করলে কোনো ক্ষতি হবে না হ্যাঁ বা স্টিম দেয় ক্ষতি হবে কেন ওষুধের চিকিৎসা তো আসলে তো খাদ্য না জি এরপরে আচ্ছা অনেকে করে কি রোজা অবস্থায় মিসওয়াক করে না মিসওয়াক করে রোজা হাল করে যায় মোসা সামনে কারণে নওয়াজবুল্লাহ উল্টা আপনার দুর্গন্ধ মুখ নিয়ে কথা বলবেন কেমন রোজা যেটা বলা হয়েছে রোজা রোজাদার ব্যক্তির গন্ধ ওটা না খেয়ে থাকার কারণে পেটের থেকে গন্ধটা আসে না খেয়ে থাকার কারণে আর এমনি দাঁতের গন্ধ গেছে গন্ধ ও তো সবসময়ের জন্য ঘেঁত আপনি কথা বলবেন কেমন পরিষ্কার করেনি গন্ধ মেসক করে না ভয়ে ভুল মেসক করে সুন্নত আর মেসক না করলে রোজা কোনো ক্ষতি হয় না এবং কোনো অসুবিধা নেই অনেকে খুশবু ব্যবহার করে না আতর খুশবু সুগন্ধি ব্যবহার করে না ভুল সুগন্ধি ব্যবহার করে শুনো সর্বদার জন্য রোজা অবস্থা সন্ন্যত কোনো ক্ষতি হবে না রোজা জি রোজা অবস্থা যদি স্বামী স্ত্রী পরস্পরের আলিঙ্গন করে পরস্পরকে চুমু দেয় রোজা ভাঙবে না মাথাটা বললাম এটা অনেক বিবাহিত লোকে আসেন ভাঙবে না এবং ক্ষতি হবে না বরঞ্চ মহানবী ইসলাম রোজা অবস্থায় এমন কাজ করেছেন সাব্যস্ত আছে সয়াদিসে চুমু দেওয়া যায় অসুবিধা নেই তবে যদি অন্য কোনো কারণ ঘটে যায় মারাত্মক কোনো কারণ ঘটে যায় তখন তো ভেঙে যাবে বুঝে নিন জি রক্ত বের হয়ে গেলে যদি বিশেষ করে ওই যে আমাদের হেজামত অর্থাৎ চুঙ্গা লাগানো বলে সিঙ্গা লাগানো হ্যাঁ? সিঙ্গা লাগানো বলে কেউ রোজাবস্থা না করাই ভালো কারণ মানব আসলাম বলেছেন যে যে চুঙ্গি সিঙ্গা লাগালো এবং যে লাগাই নিচ্ছে উভয় রোজা ভেঙে গেছে এটা নিয়ে মতানক্য আছে তবু দিনের বেলা আপনি পরেজ করুন রাত্রিতে মাগরীব পরে লাগানোর চেষ্টা করুন আমি অনুরোধ করবো এটা হ্যাঁ রক্ত দেওয়া রক্ত বের হয়েছে হাত তাপ কেটে গিয়ে রোজা ভাঙবে না কিন্তু যদি নাক দিয়ে রক্ত বেড়েছে ভাঙবে না কিন্তু বেশি হয়ে যায় অতিরিক্ত রক্ত বেড়ে গেছে আপনি দুর্বল হয়ে গেছেন আপনার জন্য রোজা ভাঙা বৈধ কেন আপনি অসুস্থ হয়ে গেছেন তখন বেশি রক্ত বেরো মানে অসুস্থ হয়ে গেছেন অসুস্থ কারণে আপনি রোজা ভাঙতে পারেন আর একটা রোজা কাদা করবেন গোনা হবে না তো অল্প ছোট রক্ত বের রোজা ভাঙে না বা রক্ত দান করলেন রক্তকে দুই চার দশ কেজি দান করে রাখি সামান্য হ্যাঁ রক্ত আশা করে ভাঙবে না কিন্তু রক্ত যদি বেশি দান করতে হয় কোনো কারণে মারাত্মক রোগী আপনার আত্মীয় স্ত্রী ছেলে পেলে মা নিকটাত্মীয় বেশি রক্ত দিতে হচ্ছে বেশি রক্ত দিয়ে এবং জরুরি নাহলে রোগী মারা যাবে তখন আপনি রক্ত দান করুন এবং আপনি দুর্বল হয়ে গেছে দেখেন অতিরিক্ত রক্ত দরকার এবার আপনার জন্য রোজা ভাঙা যায় এটাকে আরেকটা রোদা রাখতে পারবেন এবার কোনো নোট থাকলে শেখ দিতে পারেন আমাদের শেখ আমার আলোচনা এখন শেষ করছি রমজান শুরু এবং রমজান শেষ কিভাবে আর আরো একটা প্রশ্ন সেটা সারা দুনিয়ার মুসলমানরা কি একই সাথে রোজা শুরু করতে পারবে অথবা একই সাথে রোজা শেষ করতে ধন্যবাদ চৌকস পরিচালককে আমি অনুরোধ করছি আমাদের মান্যবার শেখকে এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য বাকি প্রশ্ন উত্তর আমি আশা করি শেখই দিবেন আমাদের একটু ওই কন্ট্রোল করতে হবে আমি আপনাদের কাছ থেকে চাচ্ছি জাকুমুল্লাহ খেলেন রোজার মাস বা রমজান মাস শুরু হলো কিনা এটা জানার তিনটা পদ্ধতি এক নম্বর পদ্ধতি হলো চাঁদ যদি দেখতে পান আপনি সচক্ষে তাহলে মাস রমজানের চাঁদ যদি দেখতে পারেন তাহলে বুঝতে হবে মাস শুরু হয়েছে এর মধ্যে আর কোন সন্দেহ থাকবে না কারণ আল্লাহ নবী আলাইসালাম বলেন তোমরা সুমু বেরুয়াতি চাঁদ দেখে তোমরা রোজা শুরু করো আর একটা পদ্ধতি হলো চাঁদ দেখেন নাই কিন্তু চাঁদ যে দেখেছে এই খবরটা আপনি শুনেছেন এই খবরটা টিভির মাধ্যমে হতে পারে রেডিওর মাধ্যমে হতে পারে স্যাটেলাইটের মাধ্যমে মোবাইল বা যে কোনো মাধ্যমে ফ্যাক্স এর মাধ্যমে আপনি খবরটা জানতে পেরেছেন বিশ্বস্ত মানুষ দেখেছে যার এই সংবাদটা গ্রহণযোগ্য এই সংবাদটা আপনার কাছে পৌঁছলে রমজান মাস শুরু হয়েছে এটা প্রমাণিত হবে আপনাকে দেখতে হবে এমন কথা না সবাইকে শখে দেখতে হবে এমন কথা না অনেকে মনে করে দেখতে হবে আমাকে আমি দেখি নাই মানে দেখা না আল্লাহ নবী আলী সাল্লাম মদিনায় গিয়ে নয় বার রোজা রেখেছেন দ্বিতীয় হিজিতে রোজা ফরজ হয় নয় বার রোজা রেখেছেন আল্লাহ নবী কখনোই নিজের চোখ দিয়ে দেখেন নাই সাহাবার এসে বসেছেন ইয়ারসোল্লাহ চাঁদ দেখা গেছে বলে ডাকো বিলালকে ডাকো আবদুল্লাহ ওমর রাজি আল্লাহ তালু বলেন সবাই চাঁদ দেখতেছিল আমিও দেখছি দেখে আল্লাহ নবীর কাছে এসে খবর দিলাম বললেন ডাকো বিলালকে বিলালকে বলে দাও আগামীকালকে সবাই রোজা রাখবে যেন এইভাবে ঈদ করার জন্য একই ঈদের চাঁদ দেখা গেলে বলে দাও যে হ্যাঁ কালকে ঈদ হবে তাহলে সংবাদ পেলেই আপনার মাস শুরু হয়েছে এটা আপনাকে বুঝতে হবে তিন নম্বরে হলো যদি আপনি চাঁদ না দেখা যায় কেউ সংবাদও দিল না তাহলে আপনাকে সাবান মাস তিরিশ দিন পূরণ করতে হবে সাবান তিরিশ দিন পূরণ করে রোজা শুরু করতে হবে চাঁদ দেখলেন না কেউ বললেন না জানতেও পারলেন না তাহলে দেখতে হবে যে সাবান মাস ৩০ দিন পূরণ করে ৩০ দিন হলে তার তাহলে তারপরে অবশ্যই একত্রিশ দিনের দিনে কি হবে অবশ্যই রমজান শুরু হবে কারণ আরবি মাস চন্দ্র মাস একত্রিশে হয় না হয় উনত্রিশে হয় আল্লাহ এবার আশাহর হা কাদা হা কাদা আল্লাহ বলেন চন্দ্র মাস উনত্রিশে হয় তিরিশেও হয় তাহলে এই তিন ভাবে রমজান মাস শুরু হয়েছে বা শেষ হয়েছে প্রমাণিত হবে শুরুটাও যেমন চাঁদ দেখে বা শুনে বা দিন পূরণ করে ঠিক শেষ রমজান শেষ ঈদ করবেন সেক্ষেত্রেও তাই চাঁদ দেখে অথবা শুনে অথবা রমজান ত্রিশ দিন পূরণ করে সওয়াল শুরু হবে এই তিন ভাবে রমজান আপনাকে শুনতে এমন কথা না আল্লাহ নবী আলিসাল্লাম চাঁদ কখনো দেখে নাই সাহাবারা বলেছেন তাই চাঁদ দেখে তিনি রোজা রেখেছেন কাজেই বিশ্ব আমরা অনেক সময় মনে করি রেডিওর সংবাদ শোনা যাবে না অনেক সময় মনে করি এটা করা যাবে না বিভিন্ন কথা আমরা বলি যখনই আপনার কাছে খবর আসবে আপনি রোজা রাখবেন জি এর মাধ্যমেই রমজান শুরু হয়েছে প্রমাণিত হবে বা শেষ হয়েছে প্রমাণিত হবে আর কোন প্রশ্ন কি যেন একই সঙ্গে কি যেন এখন বর্তমান যুগে একটা সমস্যা আমরা দেখি সেটা হলো কি যে সৌদি আরবের চাঁদ দেখে আমাদের দেশে কেউ রোজা রাখে কেউ রাখে না উল্টা এই যে বিভিন্ন একটা সমস্যা সারা পৃথিবীর মানুষ কি একই সঙ্গে রোজা রাখবেন একই সঙ্গে ঈদ করবেন নাকি যার যার দেশে চার দেখবে আর যার যার মতো করবেন কোরআন হাদিসের আলোকে এবং ওলামা ক্রামদের যে বিশ্বস্ত বা গ্রহণযোগ্য ফতোয়া যেটা সেটা হলো কি একই সঙ্গে হওয়া সম্ভব একই সঙ্গে করা উচিত দিন এক আল্লাহ এক রসুল এক কোরআন এক হাদিস এক একই সঙ্গে হওয়া উচিত কিন্তু আল্লাহ নবীর যুগে একসঙ্গে হয় নাই বা সাহাবাদের যুগে একসঙ্গে হয় নাই ওইটাই চলে এসেছে তখন কারণ ছিল কি এক জায়গার চাঁদের খবর আর এক জায়গায় পৌঁছত না এক দেশের চাঁদ বা এক এলাকার চাঁদ দেখার খবর শুনে আর এক এলাকায় যে রোজা ভাঙ্গা অথবা রোজা করা তার প্রমাণ সেই আছে সাহাবা ইকরাম রাজিয়াল্লাহ তালা আনম সামদেশে গেছিলেন ব্যবসা করার জন্য সন্ধ্যাবেলা চাঁদ দেখেছেন সারা রাত্রি চলছেন সকালবেলা চলছেন দুপুরের পরে মদিনায় প্রবেশ করছেন মদিনায় এসে দেখে আল্লাহর নবী সাহাবা ইকলাম সবাই রোজা আছেন এটা কিন্তু ঈদের চাঁদ বলি হ্যাঁ রসুল্লাহ কালকে আমরা চাঁদ দেখেছি বলে হ্যাঁ বলে হ্যাঁ আল্লাহ নবী বলেন যাও বেলাল বা যে ঘোষক যাও মদিনায় বলে দাও সবাই যেন রোজা ভেঙে দেয় আগামীকালকে ঈদের নামাজ হবে কারণ ঈদের নামাজের টাইম শেষ হয়ে গেছে জোহর পর্যন্ত জোহর হয়ে গেলে ঈদের নামাজ চলবে না তাহলে আল্লাহ নবী সাহাবাদের মদিনার বাইরের চাঁদ দেখা গ্রহণ করছেন না করেন নাই করছেন যারা বলছেন যে না তাদের দলিল সবচেয়ে যে শক্তিশালী দলিল সেটা হলো আব্দুল আব্বাসকে বলা হলো শাম থেকে সাহাবার এসে বললেন যে ওখানে তো মাবিয়া রাজিয়াল রোজা রাখছে অমুক দিন আপনারা অমুক দিন রোজা রাখছেন কয় ওদের চাঁদ ওরা আমাদের চাঁদ আমাদের এর অর্থ খালাস এখন সুযোগ নাই যে একসঙ্গে রোজা রাখবে কারণ ওইখানে তিনি শুরু করেছেন এখানে একদিন পরে এনারা শুরু করছেন এখন কি নতুন করে আবার সামনে যাওয়া সম্ভব নাকি সম্ভব না খালি তেনারা চাঁদ দেখে রোজা রেখেছেন আমরা চাঁদ দেখে আমাদের রোজা রেখেছি এখন কি দুইজন একসঙ্গে হওয়া সম্ভব আছে সুযোগ আছে এ হাদিসের অর্থ এই তাহলে এবং আপনাদের একটা আমি অবশ্য সায়েন্সে বা এতে চাঁদ দেখার ব্যাপারটা কম বেশ হতে পারে তাহলে সেই যুগে ছিল কি চাঁদ দেখার খবরটা আরেকজনের কাছে এক দেশ থেকে আরেক দেশে পৌঁছা হয়তো মদিনার লোক মক্কায় পৌঁছতো না এখন সৌদি আরব পুরা সৌদি আরব এক জায়গায় চাঁদ দেখে পুরা সৌদি আরব রোজা রাখে না রাখে না আল্লাহ নবীর যুগে বা সাহাবাদের যুগে কি একসঙ্গে সবাই রোজা রেখেছে কেন রাখে নাই কারণ এক জায়গার চাঁদের খবর আর জায়গায় পৌঁছে নাই ওই সৌদি আরবে আজকে একসঙ্গে হচ্ছে না হয় না তাহলে তাহলে তখন ছিল ওজোর কি চাঁদ দেখার খবরটা না পৌঁছা এখন কিন্তু চাঁদ দেখার খবর পৌঁছার আর ওজোর নাই বরং স্যাটেলাইটের যুগ এক মিনিটে সারা পৃথিবীতে খবর পৌঁছা সম্ভব তবে এখন একটা ওজোর রয়ে গেছে বিরাট ওজোর সেটা কি ঐক্যে ঐক্যের অভাব মুসলমানদের ঐক্য নেই আছে কোন দেশের চাঁদ দেখে রোজা রাখবে আর কোন দেশের রোজা চাঁদ ছাড়বে রোজা ছাড়বে কেউ কাউকে মানে না যার যার মতো অতএব এই মুহূর্তে মুসলমানরা যদি এখন যেহেতু চাঁদ দেখার খবর পৌঁছার ওজোর নাই যদি ঐক্যের ওজোর শেষ হয়ে যায় মানে সবাই ঐক্য হয়ে যায় তাহলে সারা পৃথিবীতে একসঙ্গে রোজা রাখা ঈদ করা সম্ভব পৃথিবীতে যেহেতু আজকে ঐক্য নাই ওলামাদের ফতোয়া হলো যারা বলছে একসঙ্গে করতে হবে তাদেরই ফতোয়া হলো যে কেন আপনি একসঙ্গে করার ফতোয়া দিবেন যাতে সবাই একসঙ্গে করে এই ফতোয়া দিলে বাংলাদেশের লোক তিন দিন রোজা রাখে কেউ সৌদি আরবের সঙ্গে দুদিন পরে যেহেতু চাঁদ দেখা যায় কেউ আরেকদিন আগে মানে সরকারের আগে আবার কেউ সরকারের সঙ্গে তো তিন দিন তিন গ্রুপ হয় না হয় না একই বাংলাদেশে তিন গ্রুপ কেউ সৌদি আরবের সঙ্গে আবার এরপরের দিন চাঁদ দেখে না কয় বাংলাদেশে এরা সব হুজুর রাবুজি ঘুমাইছে এহ দুই দিন পর রোজা রাখা যায় নাকি এরা আবার শুরু করলো তাহলে দুই গ্রুপ তৃতীয় গ্রুপ যখন সরকার ঘোষণা দেয় তখন তাহলে একই দেশে তিন গ্রুপ হয় না হয় না আপনি সারা পৃথিবীর মুসলমানকে এক করতে গিয়ে একই দেশে তিন গ্রুপ এটা কি জায়েজ এটা আরো বড় অন্যায় কাজে একসঙ্গে রোজা রাখতে গিয়ে তিন গ্রুপ হওয়ার চাইতে যে যে দেশের রোজা দেখবে চাঁদ দেখেই রোজা রাখবে চাঁদ দেখেই ঈদ করবে বোঝা গেছে না যাই নাই কিন্তু যদি সম্ভব হয় মুসলমান দেশগুলি একত্র হওয়া যে আমরা অমুক চাঁদ দেখলে সবাই একসঙ্গে রাখবো সবাই একসঙ্গে ঈদ করবো তাহলে রাখা উচিত এটাই হলো শরীয়তের কথা বোঝা গেছে না নাই জি আর কোন সর্বশেষ প্রশ্ন রোজা কিভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এবং এই প্রশ্নের শেষে উত্তরের শেষে এর আগে একটা মশালা অত্যন্ত জরুরি আমি মনে করি যদি হয়তো আমাদের মা বোনদের প্রশ্ন সেটা হলো রমজান মাসে বা উমরা বা হজ করতে গিয়ে মহিলাদের মাসিক পিরিয়ড বন্ধ রাখার ট্যাবলেট গ্রহণ করা যায় কিনা কারণ এটা এটা কিন্তু আধুনিক যুগে এখন অনেক মহিলারাই করে ট্যাবলেট খেয়ে মাসিক বন্ধ রেখে পুরো রোজা শেষ পরে আবার কাজা করার ঝামেলা নাই জায়েজ আছে বিরতি রাখার মিন্স চালুর বিরতি রাখার ট্যাবলেট ব্যবহার করা জায়জ আছে তবে না করাই উত্তম দুইটা কারণে এক নম্বর কারণ হলো তবে জায়েজের শর্ত হলো স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না কোনো বিশ্বস্ত ডাক্তার যদি বলে যে এই পদ্ধতি বা এই ট্যাবলেট খাইলে বন্ধ থাকবে কোনো সমস্যা হবে না সাইড এফেক্ট নেই তাহলে যায় কারণ যার মধ্যে ক্ষতি আছে সেটা শরীরতে জায়েজ নেই কারণ আল্লাহ নবী বলেন লা দেওয়ার যার মধ্যে ক্ষতি আছে নিজের বা অন্যের সেটা ইসলামে হারাম জায়জ নেই তাহলে ডাক্তার যদি বলে যে না সমস্যা নেই তাহলে যায়জ তবে না করাই উত্তম তবে হজ উমরার ক্ষেত্রে হতে পারে কারণ সেখানে তো আর কাজার ব্যাপার নাই কাজার ওখানে চান্স নাই রোজার তো কাজার চান্স আছে এই জন্য রোজা অবস্থায় না ব্যবহার করা উত্তম এক কারণ ওই অবস্থাতে রোজা না করাটা একটা ইবাদত যখন মাসিক বা বাচ্চা প্রসবের পরে রক্ত যেটা মা বোনদের হয় এই অবস্থায় রোজা ভেঙে দিতে হবে করতে হবে না ওটাও একটা ইবাদত কারণ এটা আপনি আল্লাহর নির্দেশ পালন করলেন এখন আপনি আল্লাহর নির্দেশ পালন করলেন এক দুই নম্বরে অনেক সময় এই ওষুধ ব্যবহার করার ফলে না পুরা বন্ধ হয় আর না পুরা চালু হয় মধ্যখানে হয়তো একটা কিসের মধ্যে টেনশনের মধ্যে পড়ে যায় অনেক মহিলারা রোজা রাখবো না রাখবো না কারণ রাখলে যদি মিন্স হয় তো রোজা হবে না আর যদি মিন্স না হয় তাহলে হয়তো রোজা রাখলো এখানে একটা টেনশনের মধ্যে এবং যখনই একটা নর্মাল জিনিসকে প্রাকৃতিক জিনিসকে যখন বাধাগ্রস্ত করা হবে তখন সাইড এফেক্ট অবশ্যই থাকতে পারে সবার না হলে অনেকেরই হবে এই জন্যে আল্লাহ যেহেতু নিয়ম রেখেছেন পরে কাজা করার এটা ব্যবহার না করা উত্তম যদি কেউ করে যায় আছে না যায় বলার কিছু এখানে নেই ধন্যবাদ লাস্ট যেটা আমাদের প্রশ্ন করা হয়েছে কিভাবে রোজাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আমরা প্রথমে বলেছি এবার কবলের শর্ত কয়টা এক নম্বরে ইমান সঠিক হতে হবে দুই নম্বরে আল্লাহর জন্য হতে হবে তিন নম্বরে রাসুলের তরিকা অনুযায়ী হতে হবে এতক্ষণ যে আমরা বলেছি সবাই কার তরিকা মোহাম্মদ রসুল্লাহামের তরিকা এটা কাউরি বানানো না এটা কোন হাদিসের তরিকা কাজেই এইভাবেই করতে হবে তবে আপনাদের শেষ কথাটা বলবো এই রোজা ফরজ কি জন্য তাকুয়া অর্জন করার জন্য তাকুয়া কি ইমানি এক শক্তি যার মাধ্যমে মানুষ ভালো কাজ করবে মন্দ কাজ ছাড়বে যদি আমরা রমজান এবং সিয়ামের অর্থটা বুঝে নিই রমজান ছিল পরিষ্কার করা গাড়িগুলি পরিষ্কার করা সমস্ত অন্যায় থেকে খারাপি থেকে বুড়াই থেকে নোংরা থেকে পরিষ্কার করা সিয়াম মানে বিরত থাকা যখন আপনার পরিষ্কার হয়ে গেল তখন কি আবার আপনি কি কাপড়টা মার্সলা থেকে লন্ড্রি থেকে ধুয়ে নিয়ে এসে মধ্যে মেখে তারপরে পড়বেন নাকি এরকম আহম্মক কেউ আছে কেউ দুই হাজার টাকা দিয়ে গাড়ি হোয়াটসঅ্যাপ থেকে পরিষ্কার ঠিক করে নিয়েছে আবার কেউ উল্টা চালিয়ে গাড়িটা আবার তখনই ব্যাক করবে হোয়াটসঅ্যাপে আবার না কেমন বেকুব কেউ আছে কেউ নেই তাহলে রমজানে আমরা আসি এই রমজানের তিনটা শর্ত সামনে রেখে রমজানের আমরা গাড়িটাকে পরিষ্কার করে এবং সিয়ামের মাধ্যমে আর গাড়িটাকে ময়লাযুক্ত রং ইউজ উল্টা পাল্টা আমরা না করি তাহলে হবে আমাদের সিয়াম কার্যকর কারণ সিয়াম অবস্থায় যদি আপনি উল্টা পাল্টা করেন তাহলে একটা আগে আপনার শুনেছেন মাল্লামে দাকাউলা জোর যে রোজা অবস্থায় অন্যায় করতেই থাকলো কি করলো মিথ্যা কথা বললো চুগলখুরি করলো উল্টা পাল্টা করলো নজ প্রণয় তার রোজা কোনো ফায়দাই হবে না আল্লাহ নবী বলেন তার ক্ষুধার্ত পিপস থাকার কোনই প্রয়োজনে আল্লাহ আল্লাহর আল্লাহ নবী বলেন সিয়ামিল্লা অনেক যার পিপাসা থাকবে এবং ক্ষুধা থাকবে কিন্তু আল্লাহর কাছে কোনই ফায়দা হবে না সন্ধ্যাবেলা একটা জিরো বসবে এখান থেকে বাংলাদেশ পর্যন্ত জিরো যদি বসান তাহলে কোনো কি মূল্য আছে মূল্য আছে জিরো মার্কা রোজা রাখলে কোনো ফায়দা হবে না রোজাটাকে শক্তিশালী হতো ওই যে বারুদের কথা বলেছি বারুদগুলি ঠিক মতো লাগিয়ে মারতে হবে ম্যাচের কাঠি দশ দিন করে পুড়বে কিন্তু যদি বারুদে সব লাগালেন কাঠিতে বারুদ লাগালেন আর সন্ধ্যাবেলা পানির মধ্যে ডুবিয়ে দিয়ে যদি ম্যাচের মধ্যে সুরাপুর ফাতে থেকে নাচ পর্যন্ত পড়ে ফুক দেন আর তাহলে কি ম্যাচ কাঠি জ্বলবে তাহলে আপনি রোজা রাখলেন সন্ধ্যা হলো আবার যাই তাই করলেন রমজান শেষ আবার আগের যাই তাই ফিরে আসলেন তাহলে বুঝতে পারো তাক অর্জন হয় নাই রোজা কাজ করে নাই সিয়াম কাজ করে নাই রমজান কোন কাজে আসে নাই আপনার রোজা আপনার সিয়াম আপনার রমজান হয়তো ক্ষুধার্ত এবং পিপাসার্থই থাকা হবে এতে কোনই ফায়দা হবে না এই আসুন আমরা অতীতে অনেক রোজা রেখেছি কিন্তু কাজ হয় নাই পরিবর্তন হয় নাই এবারের রোজা আমরা সংকল্পবদ্ধ হই যে করেই হোক আমার গাড়িটাকে পরিষ্কার করবই করব বারুদ শক্তিশালী করে জ্বালাবই জ্বালাবো এবং একে আর দ্বিতীয়বার রং ইউজ করব না কারণ রং ইউজ করলেই উল্টাপাল্টা হবে আল্লাহ আমাদের সঠিকভাবে রোজা রেখে তাকে অর্জন করে জান্নাতি হওয়ার বাবুর রাইয়ান দিয়ে আমাদের জান্নাতে প্রবেশ করার কেমতের মাঠে যখন আল্লাহ ডাকবে ওই না সাইমন তখন যেন আমরা সত্যিকারের রোজার এই রোজা যেন আমাদেরকে সুপারিশ করে এই জান্নাতে নিয়ে যেতে পারে সেই তৌফিক যেন আমাদের দান করেন ধন্যবাদ সবাইকে আকুল কাউলি আস্তাকুর আলী আলম সাইল মুসিফ আস্তাকুর ওসালাম মোহাম্মদ আলী হাসিব আজমাইন আজকের আমাদের আমাদের শেখ উমার ফারুক আবদুল্লাহ এবং আমাদের আজকে উপস্থাপক গোলাম আজম খান এবং শ্রোতা আপনারা এবং আমাদের মহিলা বিভাগের মা বোনদের সবাইকে আমরা ধন্যবাদ আমরা সুক্রিয়া জানাই শেষ করছি রমজান আমাদের মাসিক প্রোগ্রাম হবে না রমজান মাসে আমাদের মাসিক প্রোগ্রাম হবে না ইনশাল্লাহ সওয়াল মাসে আবারও সবার সঙ্গে সাক্ষাৎ হবে আল্লাহ আমাদেরকে এইখানে যেভাবে সাক্ষাৎ করিয়েছেন রোজ কেমতের মাঠে নবী রসুলদের সঙ্গে যেন হাসর নাসর করেন রোজাদারদের রাইয়ান দরজা দিয়ে যেন প্রবেশ করার সুযোগ করে দেন আর আমাদেরকে জান্নাতের জন্য একসঙ্গে থাকার সুযোগ করে দেন ধন্যবাদ আল্লাহ আমাদের এই রমজানকে কবুল করে নেন রমজান আমাদেরকে যেন কবুল করেন রমজানকে যেন আমরা গ্রহণ করি রমজান যেন আমাদেরকে গ্রহণ করে এই রমজান মেহমান আল্লাহকে গিয়ে আমাদের জন্য সুপারিশ করে ধন্যবাদ আসসালাম আলাইকুম হ্যাঁ, হ্যাঁ, আমি তো আমি আচ্ছা, I'm একশো দুই অবস্থা থাকলে একশো হ্যাঁ, একশো দুই তুমি ওয়ান থ্রি সাতত্রিশ ওয়ান ফিফটি নাইন একশো কাছাকাছি আর একটা নাম্বার একশো তেহাত্তর ওয়ান সেভেন্টি থ্রি নাম্বার একই রকম প্রায় একটু গর্ব একশো সাতচল্লিশ ওয়ান ফোরটি সেভেন একশো সাতচল্লিশ